আলমিন যাদেরকে তৌফিক এনায়েত করেন যাদেরকে ভালোবাসেন তাদের কি কেবলমাত্র দিন এলেন এবং কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন রসুল্লাহ সাল আলিহি ওসাল্লাম এরশাদ করেছেন من يرد الله به خيرا يفقهه في الدين আল্লাহ রাব্বুল আলমিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন যেই ব্যক্তির ভালো চান আল্লাহ রাব্বুল আলমিন তাকে দিন ইসলামের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন জোরে বলুন সুবাহ কাজে মাহফিলে যারা আসতে পেরেছি এরা নিয়াত করব যে শেষ না করে কেউ যাব না ইনশাল্লাহ তৈরি আছে কিনা কারণ এই মাহফিল সময় হবে না আমরা দূরের থেকে এসেছি আপনারাও তৈরি হয়ে এসেছেন দিনই আইলেম অর্জন করার জন্য আপনাদের এখন আর কোনো জায়গা নেই এটাই একটা মাদ্রাসা এই দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা যা আলোচনা হবে এটাই আপনাদের জীবনের জন্য একটা পাথেও আমরা আসলে মুসলিম কিন্তু আমি গত বড় বলেছিলাম যে মুসলিম ঠিকই কিন্তু ইসলাম অর্থটাও আমরা মুসলমানরা জানি না গত বছর আমি বলেছিলাম ইসলাম অর্থ কি মনে আছে না কি ইসলাম অর্থ কি না এটা তো আমি বলি না এটা ভুলে গেছে ইসলাম অর্থ শান্তি এটা বলে মানুষে আর ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হবে এটাও ঠিক কিন্তু ইসলাম মানি শান্তি না কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্ট করে দিয়েছেন হজরত ইব্রাহিম আলহ সালাতামকে আল্লাহ তালা বললেন আসলিম قال له ربه أسلم قال أسلمت لرب العالمين আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহ সালাতামকে বললেন আসলিম আসলিম অর্থ ইসলাম গ্রহণ করো এই ইসলাম গ্রহণ করার মানিটা কি উনি বুঝলেন উনি উত্তর দিলেন আসলাম তুলি রব্বিল আলামিন আমি মহান রব্বুল আলমিনের সামনে এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম ইসলাম অর্থ তাহলে কি করা আত্মসমর্পণ করা কোন জায়গায় আত্মসমর্পণ করা খালি মসজিদে এই আত্মসমর্পণ করে যে তাকে বলে মুসলিম তাকে বলে কি ইসলাম অর্থ আত্মসমর্পণ করা কোন জায়গায় আল্লাহ আকবর কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলমিন হাদিসে বলা আছে আসমানি যত কিতাব আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়াতে নাজিল করেছেন এই সব কিতাবের খোলাসা এবং সারমর্ম হচ্ছে কোরআনুল করিম আর এই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলমিন যা কিছু নাজিল করেছেন তার সবগুলো আছে একটা সুরার মধ্যে সুরায় ফাতেহার মধ্যে কোন সুরার মধ্যে এই জন্য সুরায় ফাতেহা না পড়লে নামাজ হয় না হাদিসে বলা আছে লা সলাতা ইল্লা বেফাতেহাতিল কিতাব সুরায় ফাতেহা বিহীন সালাত আদায় হবে না ইয়াসিন সুরা সম্পর্কে বলা হয় নাই আর রহমান সম্পর্কে বলা হয় নাই অন্য কোন সুরা সম্পর্কে আল্লাহ তালা বলেন নাই এই সুরাটা না পড়লে নামাজ হবে না কিন্তু সুরায় ফাতেহা সম্পর্কে বলেছেন লা কিতাব সুরায় ফাতেহা বিহীন সালাত আদায় হবে না এজন্য হানাফি মাঝহাবে সুরায় ফাতেহা পড়া ওয়াজিব আর অন্য মাঝহাবে সুরায় ফাতেহা পড়া ফরজ কারণ হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলমিন যত কিছু নাজিল করেছেন যতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন সব কেতাবের খোলাসা হল সুরায় ফাতেহা আর সুরায় ফাতেহার মধ্যে যা কিছু আছে সবগুলোর খোলাসা এবং সবগুলোর মূল কথা হচ্ছে একটা আয়াত ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন ইয়া কানা বুধু আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি শুধুমাত্র গোলামি করি কার না কোনো খাজা বাবার গোলাম গাজা বাবার গোলাম ল্যাংটা বাবার গোলাম আমরা গোলাম তবে কার গোলাম ইয়া কানা আবুদু আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি এবং শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই সাহায্য দেব কার কাছে না মাজারওয়ালার কাছে মানুষ ভুল করে অর্থও জানে না এই জন্য বলছিলাম যে আমরা সব ক্ষেত্রে গোলামি করব কার না খালি মসজিদে গিয়ে ইয়া কানা আবুদ বলে জানিয়ে দিলাম ও আমার রব আমি সব জায়গায় তোমার গোলাম মসজিদেও তোমার গোলাম তোমার গোলামি করব তোমার হুকুম মেনে চলব সমাজেও তোমার গোলাম পরিবারেও তোমার গোলাম রাষ্ট্রেও তোমার গোলাম আদালতেও তোমার গোলাম ব্যাংকেও কার গোলাম সংসদ ভবনে কার গোলাম সব জায়গায় গোলামি করব কার আর এইরকম ভাবে সব জায়গায় আল্লাহর হুকুম মতো চলা আল্লাহর হুকুম পালন করার নাম হচ্ছে ইসলাম নাম কি আর এই রকম যারা সব জায়গায় আল্লাহর হুকুম মানে তাকে বলে মুসলিম তাকে বলে কি মূলত আমরা সব জায়গায় গোলামকার পানি দেন আল্লাহর গোলাম পানি দিন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমার এবাদত করার জন্য কার গোলামি করার জন্য গোলামি কি মন গড়া করবো না আল্লাহর হুকুম মতো করবো আল্লাহ আমরা নামাজে দাঁড়িয়ে নামাজে আমরা ফজর নামাজ পড়ি দুই রাকাত জহুর পড়লাম ফরজ চার রাকাত আসর চার রাকাত এসার নামাজ কয় রাকাত এখন যদি মাগরিবের নামাজ কেউ চার রাকাত পরে নামাজ হবে কেন অসুবিধা কি আল্লাহ আকবর আল্লাহর হুকুমটা এরকম না রাসুলের সুন্নাতটা এরকম না এমনি ভাবে আল্লাহর হুকুম হল ডান দিকে আগে সালাম ফিরাও তারপরে বাম দিকে সালাম ফিরাও এখন যদি কেউ উল্টা বাম দিকে আগে ফিরায় এটাকে আল্লাহর হুকুম মতো হলো না উল্টো হলো সব হবে না গুণ হবে এইরকম ভাবে অমা খলাকুল জিন্নাওয়াল ইংসাইল্লা আবুদুন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমার এবাদত করার জন্য এবাদত কেমনে করব সেই জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গাইড বুক দরকার কি দরকার ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন চক্ষু দিয়েছেন দেখার জন্য চোখ দিয়ে কি করি আমরা কিন্তু চোখ থাকলে কি দেখা যাবে কইবেন যে কানা সেজন্য না চোখ ভালো আছে চোখ দিয়েছেন দেখার জন্য কিন্তু চোখ থাকলেই দেখা যাবে না চোখ দিয়ে দেখার জন্য শর্ত হল চোখের সামনে কোন প্রকারের আলো থাকতে হবে ঠিক কিনা এখন আলোটা নিবে গেলে আমরা দেখব কিছু চোখ দিয়েছেন দেখার জন্য কিন্তু চোখ দিয়ে দেখতে হলে শর্ত হল চোখের সামনে আলো থাকতে হবে সূর্যের আলো রাতের বেলায় চাঁদের আলো তারকার আলো মোমবাতির আলো বিদ্যুতের আলো কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন কিছুই দেখা যাবে না ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুর আলমিন মানব জাতিকে আর চক্ষু দিয়েছেন জ্ঞানের চক্ষু বিবেক বুদ্ধির চক্ষু আকল এবং জ্ঞানের চক্ষু এই চক্ষুটা শুধুমাত্র মানুষকে দান করেছেন গরু ছাগলকে দেওয়া হয় নাই এই চক্ষুটা দিয়েছেন ভাইজান আল্লাহকে চিনার জন্য আল্লাহর জ্ঞান অর্জন করার জন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য কিন্তু যদি শুধু জ্ঞান থাকে বড় বিজ্ঞানী জ্ঞানের চক্ষু আছে ঠিক কিন্তু ভাইজান যত বড় বিজ্ঞানী হোক না কেন যত বড় জ্ঞানী হোক না কেন যদি তার জ্ঞান চোখের সামনেও একটা বিশেষ আলো না জ্বলে ওই বাহ্যিক চক্ষু দিয়ে দেখতে হইলে যেমন আলোর প্রয়োজন জ্ঞান চক্ষু দিয়ে আল্লাহকে চিনতে হইল কিসের দরকার আলোর দরকার আলো কি দরকার ওই আলোটার নাম হচ্ছে কোরআন আলোটার নাম কি من الله نور وكتاب مبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে নূর মানে আলো ওই আলো দিয়ে যদি তোমরা জ্ঞানকে কাজে লাগাও জ্ঞান চোখের সামনে যদি কোরআনের আলো জ্বালাও বাতি জ্বালাও তাহলে তুমি আল্লাহকে চিনতে পারবে আল্লাহর বিধানকে জানতে পারবে এবং দুনিয়া খেলাতে কল্যাণ অর্জন করতে পারবে জ্ঞান চোখের সামনে যে আলো সে আলোর নাম কি সে আলোর নাম কি ও আমার ভাইয়েরা দুনিয়াতে অনেক বড় জ্ঞানী ছিল ডারউইন একটা জ্ঞানী ছিল বিজ্ঞানী পড়েন নাই ডারউইন জ্ঞানী ছিল বিজ্ঞানী ছিল জ্ঞান ছিল বলেই তো বিজ্ঞানী বলতো এই বিজ্ঞানী জ্ঞান ছিল ঠিকই কিন্তু তার জ্ঞান চোখের সামনে কোরআনের নূর ছিল না কোরআন পড়ে নাই সে কোরআন জানে নাই এজন্য সে আল্লাহর পরিচয় লাভ করতে পারে নাই সে জঙ্গলে গিয়ে যখন দেখল বানর ওরাং ওটাং সিম্পাজি তো বলল যে এগুলো হচ্ছে মানুষের আদি পুরুষ মানুষের বাপদাদা মানুষ আগে বানর ছিল এই বানরগুলো গাছে ঘষতে ঘষতে লেজটা পড়ে গেছে এরপরে সোজা হয়ে হাঁটা শুরু করছে তো মানুষ হয়ে গেছে এই জন্য এই মতবাদটা এখনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় শিক্ষকরা মানুষদেরকে বুঝায় ছাত্রদেরকে বুঝায় যে মানুষ আগে বানর ছিল লেজটা পড়ে গেছে বিশ্বাস যদি না করো তাহলে পিছনে হাত দিয়ে দেখো লেজের গোড়াটা এখনো পাইবা তো ছাত্ররা গোপনে গোপনে পিছনে হাত দেয় দিয়ে দেখে যে ঠিকই তো একটা গোড়া পাওয়া গেছে তখন মাথা ঝুলাই আর বলে ঠিকই তো আমরা বান্দরের বাচ্চা কার বাচ্চা ও আমার ভাইয়েরা এই ডারউইন বিজ্ঞানী ছিল ঠিকই কিন্তু তার জ্ঞান চোখের সামনে কোরআন ছিল না কোরআনের জ্ঞান সে অর্জন করতে পারে নাই সে কারণে নিজেকে বানরের সন্তান দাবি করেছে কিন্তু কোরআন যদি পড়ত তাহলে কোরআনের ভিতরে পরিষ্কার বলা আছে আল্লাহ মানুষকে কেমনে সৃষ্টি করেছেন কি প্রক্রিয়ায় সৃষ্টি করেছেন সুন্দর করে বয়ন করা আছে আসল বিষয়টা হচ্ছে এই একজন লোক পাবদা মাছ দেখে বলল বোয়াল মাছের আদি পুরুষ পাবদা মাছ বিশ্বাস করা যাবে বোয়াল মাছ আর পাবদা মাছ দেখতে একরকম কিনা এখন যদি কোনো ব্যক্তি বলে এই পাবদা মাছগুলো হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ বিশ্বাস করা যাবে তাকে আপনারা কি বলবেন পাগল বলবেন পাগল ঠিক কিনা ঠিক তেমনি ভাবে গজার মাছ টাকি মাছ শোল মাছ দেখতে প্রায় একরকম কিনা এখন যদি কোনো ব্যক্তি বলে এই টাকি মাছগুলো হচ্ছে গজাল মাছের আদি পুরুষ পূর্বপুরুষ বাপ দাদা বিশ্বাস করা যাবে এ লোকটাকে আমার কি বলবো ঠিক তেমনি ভাবে মানুষের সঙ্গে জঙ্গলের বানর সিম্পাজি ওরাং ওটাং এইগুলোর সঙ্গে কিছুটা মিল আছে তারপরেও বানর বানরই মানুষ মানুষ ঠিক কিনা এখনো জঙ্গলে বানর আছে কিনা এখন আগে যদি ল্যাস পড়ে গিয়ে থাকে গসতে গসতে এখন পরে না কেন এখন কি পরে নাকি আগে যদি লেজটা ঘষতে ঘসতে পরে গিয়ে তারপরে মানুষ হয়ে থাকে এখনো তো জঙ্গলে লেজ ঘষতেছে ওরা চিড়িয়াখানায় অনেক বানর আছে ওরা জন্মগ্রহণ করেছে ওখানে এখন কি চিড়িয়াখানায় গিয়ে দেখা গেছে কোন বানরের ল্যাজ অর্ধেকটা পড়ে গেছে কোনটা পুরা পড়ে গেছে কোনটা অর্ধেকটা মানুষ হয়ে গেছে কোনটা পোয়া মানুষ কোন শিখি মানুষ দেখা গেছে ও আমার ভাইয়েরা আসল বিষয় হল এই ডারউইন যত বড় বিজ্ঞানী থাকুক না কেন জ্ঞান ছিল তার ঠিকই কিন্তু তার জ্ঞান চোখের সামনে কোরআনের নূর ছিল না কোরআনের জ্ঞান ছিল না বিধায় নিজেকে বানরের বাচ্চা বলে দাবি করেছে অপরদিকে যাদের জ্ঞানের সামনে কোরআনের আলো ছিল অমুসলিম পর্যন্ত স্বীকার করেছে যাহা কোরআন আল্লাহর কালাম মরিস বুকাইলি একজন খ্রিস্টান এই খ্রিস্টান বেচারা কোরআন গবেষণা করতে শুরু করল ইংরেজ ইংরেজিতে অনুবাদ পড়ল উদ্দেশ্য হল কোরআনের ভুল তালাশ করা যুগে যুগে লোকেরা কম তালাশ করে না কোরআনের ভুল বের করার জন্য কারণ কোরআন শুরুতে বলে দিয়েছে দালিকাল এই কিতাবের মধ্যে কোনো সংশয় নেই সন্দেহ নেই ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য গবেষণা শুরু করল ইংলিশে অনুবাদ পড়তে শুরু করলো অনুবাদ পড়ল এর মধ্যে তো ভুল থাকতে পারে অনুবাদকরা ভুল করে না বাংলাদেশে যতগুলো বাংলা অনুবাদ কোরআন আছে প্রত্যেকটার মধ্যে ভুল আছে ওই লোকটা ইংলিশ অনুবাদ পড়তে শুরু করল কিছু ভুল পেয়ে গেল এবারে খুব খুশি কোরআনের ভুল ধরতে পারছি আর কি কিন্তু পরে চালাক মানুষ এটাও ডারুইনের মতো বোকা না চিন্তা করলো কোরআনের ভাষা হল আরবি আমি পড়াশোনা করেছি ইংলিশে হতে পারে ইংরেজি অনুবাদ কারো ভুল করতে পারে এই ইংরেজিতে অনুবাদ করে কোরআনের ভুল ধরা ঠিক হবে না এই জন্য তিনি আরবি পড়তে শুরু করলেন এবং খুব ভালো করে পড়লেন আনাকুম বানাকুম জানাকুম না কোরআনুল করিমকে বারবার পড়তে শুরু করলেন তিনি একটা বইও লিখেছেন the Quran Bible and science বাংলাও আছে তার কোরআন বিজ্ঞান কোরআন বাইবেল কোরআন বিজ্ঞান তিনি লিখেছেন আমি কোরআনুল করিমকে পড়তে শুরু করেছিলাম ভুল ধরার জন্য এজন্য কোরআনের ভাষা আরবি শিক্ষা করেছি এরপরে বারবার পড়তে শুরু করলাম আমি যতবার কোরআন শরীফকে পাঠ করেছি আমি ততবার কোরআন শরীফের নতুন নতুন বিজ্ঞান সম্পর্কে জানতে পেরেছি জোরে বলুন আল্লাহ আমি কোরআন শরীফকে পড়া শুরু করেছিলাম ভুল ধরার জন্য গোটা কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যতবার পড়েছি কোরআনুল কারিমের কোনো ভুল ধরার তো সুযোগ হয় নাই বরং আমার জীবনের পদে পদে আমার জীবনের বাকে বাকে আমার জীবনের মোড়ে মোড়ে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো এক এক করে কোরআন শরীফ বরং সংশোধন করে দিয়েছে জোরে বলুন সুবাহান আমি ভুল ধরতে চাইলাম কোরআনের কোরআন আমার ভুলগুলো ধরে দিয়েছে ও আমার ভাইয়েরা এই কোরআন হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় মজেদা আল্লাহ রব্বুল আলমিন এক একজন নবীকে এক একটা মৌজেজা দিয়েছিলেন দাউদ আলাইহালামের মৌজেজা ছিল তিনি যখন লোহা ধরতেন মোমের মতো নরম হয়ে যেত লোহা দিয়ে তিনি পোশাক তৈরি করতেন লোহার পোশাক এমনি ভাবে মুসা সালামকে আল্লাহ তারা মৌজেদা দিয়েছিলেন তিনি যখন লাঠি ছাড়তেন লাঠিটা বড় সাপ হয়ে যেত ঈসা আলাইহ সালামের মৌজেজা ছিল তিনি যখন জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলাইতেন চোখটা ভালো হয়ে যেত ও আমার ভাইয়েরা এক একজন নবীকে আল্লাহ রব্বুর আলমিন এক একটা মর্যাদা দিয়েছিলেন কিন্তু যখন ওই নবীরা দুনিয়া থেকে চলে গেছেন তার মর্যাদাটাও নিয়ে গেছেন দাউদ আলাইহে সালাম দুনিয়ার থেকে চলে গেছেন এখন যদি দাউদ আলাই সালামের কোন উম্মত থেকে থাকে তারা যদি লোহা হাতে নেয় নরম হবে মুসা সালাম দুনিয়ার থেকে চলে গেলেন তার মোজেজাটাও নিয়ে চলে গেছেন এখন যদি দুনিয়ার সমস্ত এহুদি যারা দাবি করে মুসা নবীর উম্মাদ এই এহুদিরা মিলে যদি সমস্ত লাঠিগুলো ছেড়ে দেয় একটা সাপ বানাইতে পারবে মুসা নবী চলে গেছেন তার মোজেজাও চলে গেছে ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহ সালামের মৌজেজা ছিল জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলালে চোখটা ভালো হয়ে যেত ঈসা আলাইহ সালাম যখন দুনিয়ার থেকে চলে গেলেন তার মোজেজাটাও নিয়ে গেলেন এখন যদি ঈসা নবীর উম্মত দাবিদার খ্রিস্টানেরা দুনিয়ার সমস্ত খ্রিস্টান মিলে কোন জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলায় চোখ ভালো করতে পারবে না আরো ঘসতে ঘসতে আরো চোখ অন্ধ হবে ঠিক কিনা কিন্তু আমাদের নবীর মৌজেদা ছিল কোরআন আল্লাহ রাব্বুল আলমিন যত নবীকে যত মর্যাদা দিয়েছিলেন সব গুলো আমাদের নবীকে কোরআনের মধ্যে একাত্র করে দিয়েছেন লেকুল্লে ফিল আনামে ফদিলাতুন অজুমলা তুহা মজমুআতুন লে মুহাম্মাদি আল্লাহ রাব্বুল আলমিন যত নবীদেরকে যত মৌজেদা দিয়েছিলেন সব গুলো আমাদের নবীজিকে এক কোরআনের মধ্যে একাত্র করে দিয়েছেন এই কোরআনুল করিম এখন পর্যন্ত মোজেজা হয়ে আছে যুগে যুগে লোকেরা এটাকে চ্যালেঞ্জ করেছে কিন্তু কেউ এর সমান কোনো কিতাব তৈরি করতে পারে নাই এই কিতাবগুলো দিলেন কেন আল্লাহ রাব্বুল আলমিন যখন আদম আলাইসালামকে বেহেস্তের থেকে বের হওয়ার হুকুম দিলেন আদম আলাইসালামকে বের করে দিলেন হাওয়াকে বের করলেন সাথে সাথে ইবলিসকেও দুনিয়াতে পাঠাইলেন আদম আলাইসালাম চিন্তায় পড়ে গেলেন সর্বনাশ যেই ইবলিস আমাকে ধোকা দিল সেই ইবলিসকেও তো আল্লাহ তারা দুনিয়ায় পাঠাচ্ছেন ও তো আমার সন্তানদেরকেও ধোকা দিবে আদম আলাইসালাম চিন্তায় পড়ে গেলেন শুধু এ পর্যন্তই নয় তিনি আরো জানতে পারলেন আমার সন্তানদের বয়স হবে ষাট বছর সত্তর বছর একশো বছর আর অপরদিকে ইবলিসের বয়স হবে কেয়ামত পর্যন্ত ইবলিসের মরণ হবে কেয়ামতের সময়ে এর আগ পর্যন্ত ইবলিস মরবে না বুড়া মানুষের অভিজ্ঞতা বেশি কিনা আমার সন্তানরা যখন শয়তানের চালাকি একটু একটু বুঝতে পারবে একটু অভিজ্ঞতা অর্জন করবে তখন আল্লাহ তালা তাদেরকে মৃত্যু দিয়ে দিবেন আমার সন্তানরা মরে যাবে অপরদিকে ইবলিস সারা দুনিয়ার কৌশল সারা দুনিয়ার অভিজ্ঞতা নিয়ে আমার সন্তানদেরকে ধোকা দিতে থাকবে একটা কাজ না হলে আর দিয়ে ধোকা দিবে আর কৌশল কাজ না হলে আর দিয়ে ধোকা দিবে এইরকম ইবলিস তো সারা জীবনের অভিজ্ঞতাগুলো জমা করে ধোকা দিতে থাকবে আদম চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন আদম সোনম আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না শয়তানের দোকায় তোমরা পড়ে যাবে এমন ভাবে শয়তানের খপ্পরে আমি ছেড়ে দিব না আমি তোমাদের কাছে হেদায়েত পাঠাবো আমি তোমার সন্তানদের কাছে নবী পাঠাবো রসুল পাঠাবো কিতাব পাঠাবো হুদান যারা আমার হেদায়তকে অনুসরণ করবে আমার কিতাবকে যারা মান্য করবে তাদের কোনো ভয় নাই দুনিয়াতেও কোনো ভয় নাই শয়তানেও কোনো ক্ষতি করতে পারবে না এহুদি খ্রিস্টান কোনো ক্ষতি করতে পারবে না ও মুসলমান শুনে রেখ যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন মমিনদেরকে সাহায্য করেছেন নবীদেরকে সাহায্য করেছেন আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আমি তোমাদেরকে যেই কিতাব দান করব সেই কিতাবটা যদি মানতে পারো ওই কিতাবকে মেনে চলো তাহলে তোমার কোনো চিন্তা নাই কোনো ভয় নাই সাহায্য করবেন কে ওই কিতাবগুলো আসতে লাগলো ওই সমস্ত কিতাবের সর্বশেষ কিতাবের নাম কি কোরআন এই কোরআন যদি কোন জাতি কোন মুসলমানরা ঠিক মতো মানত আল্লাহ তারা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু হে মুসলমানরা তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই আমেরিকার হাজার বিমান বহর আছে যুদ্ধের বিমান আছে পারমাণবিক বোমা আছে আণবিক বোমা আছে অনেক বড় বড় অস্ত্র আছে জেনে রাখো ভারতের পনেরো লক্ষ সৈন্য আছে কোনো ক্ষতি করতে পারবে না ওয়ালা তাহিনু ওয়াং তোমরাই থাকবে উচ্চ আসনে তোমরাই থাকবে বিজয়ী ইনকুম তুম মমিন শর্ত একটা যদি কি হতে পারো মমিন হতে পারো ও আমার ভাইয়েরা আমরা দেখি সাহাবিদের যুগে আল্লাহর নবীর সঙ্গে সাহাবি কজন ছিলেন কাফের সে যুগে ছিল না ওই যুগেও কাফের ছিল এখনো আছে কিন্তু সেই যুগে মুসলমানদের শক্তি কেমন ছিল আর কাফেররা মুসলমানদের কেমন ভয় করত একটু দেখেন আল্লাহর নবী মসজিদে নবমীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছেন সেই সময় এক একজন সাহাবি কে কার আগে নাম লেখাবেন সেই প্রতিযোগিতায় আছে এমন সময় একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে হাজির করল ও আমার মা বোনরা খুব ভালো করে শুনুন একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে হাজির করল ইয়ারাসুল আল্লাহি আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন আমার স্বামী আগের যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার ভাইগুলো আগের যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার বড় সন্তানগুলো আগের যুদ্ধে শহীদ হয়ে গেছে এই যুদ্ধে অংশগ্রহণ করার মতো আমার পরিবারে আর কেউ নাই এজন্য আমি আমার দুধের সন্তানটাকে পেশ করেছি আল্লাহর নবী বললেন আমার মহিলা সাহাবি শুনো আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি আমার এমন লোকের প্রয়োজন যে তীর চালাতে পারবে তরবারি চালাতে পারবে ঘোড়ায় বসতে পারবে উঠে বসতে পারবে ঢাল ঘুরাতে পারবে তোমার এই দুধের শিশু তো কোনোটাই করতে পারবে না আল্লাহর নবীর মহিলা সাহাবি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আল্লাহি আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঢাল ঘুরাতে পারবে না গোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না আমি তো আমার সন্তানকে এই কাজের জন্য দেই নাই আমি দান করেছি আমি জানি আমার শিশু তীর চালাতে না পারলেও তরবারি চালাতে না পারলেও তীর তরবারির আঘাত খেতেও তো পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর নিক্ষেপ করবে আপনাকে লক্ষ্য করে যখন তরবারি দিয়ে আঘাত করবে সেই মুহূর্তে আমার সন্তানকে সামনে পেতে ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হবে আপনার দেহ রক্ষা পাবে আমি সেজন্য দান করেছি জোরে বলুন সুবাহ আল্লাহ ولا تهنوا ولا تحزنوا মুসলমান তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তোমরাই থাকবে বিজয়ী ইন ইনকুম তুমিন যদি কি হতে পারো মমিন হতে পারো মমিন কাকে বলে আমরা সকলেই দাবি করি মমিন ঠিক কিনা কিন্তু আল্লাহ তারা বলছেন অমিনান্না সিমাইয়া কোলু আমান্না বিল্লাহি আল্লাহ বলেন সুরায় বাকারার আট নম্বর আয়াত একেবারে শুরুর দিক আল্লাহ বলছেন মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আমি মমিন আল্লাহ বলছেন আমা হুম মিনিন না এরা মমিন না এরা কি না এরা মমিন নয় এরা তাহলে কি এরা মুনাফিক এরা কি মূলত সুরায় বাকারার প্রথম পাঁচটা আয়াত মমিনদের সম্পর্কে কাদের সম্পর্কে এখান থেকে শুরু করে উলাইকা আলা হুদাম্মির রব্বিহিম হুমুল মুফলেহুন পর্যন্ত মমিনদের সম্পর্কে এরপরে দুইটা আয়াত কাফেরদের সম্পর্কে কাদের সম্পর্কে ইন্নাল্লাদিনা কাফারু সাওয়াউন আলাইহিম থেকে শুরু করে দুইটা আয়াত হল কাফের সম্পর্কে এরপরে আট নম্বর আয়াত থেকে শুরু করে অমিনান্না আসিমাইয়া পৌলু আমান্না বিল্লাহি এখান থেকে শুরু করে তেরোটা আয়াত হল মুনাফিক সম্পর্কে কাদের সম্পর্কে মুনাফিকদের সম্পর্কে তাহলে কাফেরদের সম্পর্কে আয়াত কয়টা দুইটা আর মুনাফিক সম্পর্কে আয়াত কয়টা তাহলে মুনাফিক খারাপ বেশি না কাফের খারাপ বেশি কোরআন শরীফে একটা সুরা আছে মুনাফেকুন আর একটা সুরা আছে কাফেরুন সুরায় কাফেরুন আপনারা সবাই জানেন কলিয়া ইহাল কাফেরুন দুই লাইনের সুরা আর সুরায় মুনাফিকুন দেড় পৃষ্ঠা সুরা কয় পৃষ্ঠা বোঝা গেল মুনাফিক বেশি মারাত্মক না কাফের বেশি মারাত্মক আল্লাহ রাব্বুর আলমী সেজন্য বলছেন মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আমরা মমিন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ওয়ামা হুম বেমিন না না খবরদার ওইগুলো মমিন না ওরা মুনাফিক ওরা কি মুনাফিক আল্লাহকে বিশ্বাস করতে হলে আমি এই দিকে বিস্তারিত আলোচনা করবো না জরুরি আলোচনা শেষে আছে আল্লাহকে বিশ্বাস করতে হলে চারটা জিনিসকে মানতে হয় কয়টা জিনিস এক নাম্বার হল আল্লাহ তালার অস্তিত্ব আল্লাহ আছেন বিশ্বাস করা দুনিয়াতে এখনো কিছু লোক আছে যারা বলে আল্লাহ খোদা নাই দুই নাম্বার হল সেই আল্লাহ আছেন তিনি এক ও একক তিনি কি এটা মানতে হবে তিন নাম্বার হল আল্লাহর হুকুমগুলো মানা চার নাম্বার হল নিষেধগুলোকে পরিহার করা কয়টা জিনিস একটু ইঙ্গিত দিয়ে তারপরে মূল আলোচনায় আসব আল্লাহ রব্বুল আলমিন আছেন তিনি আমাদের রব তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা রক্ষাকর্তা আল্লাহ রাব্বুল আলমিন এই মানব জাতিকে সৃষ্টি করার পরে রুহু জগতে আদম আলাইসালামের পিঠের থেকে আদমের সন্তানগুলোকে বের করলেন এরপরে তার পিঠের থেকে তাদের সন্তানগুলোকে কেমত পর্যন্ত যত রুহু দুনিয়াতে আগমন করবে সমস্ত রুহুগুলোকে একত্র করে আল্লাহ রাব্বুল আলমিন একটা অঙ্গীকার আদায় করলেন কলা আলাস্তুবি রব্বিকুম আমি তোমাদের রব নই কি প্রশ্ন করলেন আমি তোমাদের রব নই কি সমস্ত মানুষের কাছে প্রশ্ন করলেন সমস্ত মানুষেরা স্বীকার করলো কোরআন বলছে কলু বালা অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের দুনিয়াতে আসার আগে রবের কথা বলা হলো দুনিয়াতে আসার পরে আমরা ইমানের পরে সবচেয়ে বড় এবাদত কি নামাজ নামাজে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রবের কথা কার কথা আবার রুকুতে গিয়ে বলি সুবহান রব্বিয়াল আজিম রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলি রব্বানা লাকাল হাম আবার সেজদায় গিয়ে বলি সুবহান রব্বিয়াল আলা আবার দুনিয়ার থেকে যখন আখেরাতের সফর শুরু হবে আখেরাতের সফরের প্রথম ঘাটির নাম কবর প্রথম ঘাটির নাম কি এই কবরে গেলে তিনটা প্রশ্ন হবে তার প্রথম প্রশ্ন কি হবে মান রব্বুকা কে তোমার রব ছিল বলো ভাইয়েরা আমার দুনিয়াতে আসার আগেও আমরা স্বীকার করলাম আমাদের রবকে দুনিয়াতে আসে নামাজ দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রুকুতে গিয়ে রব শেষদায় গিয়ে রব আবার কবরে গেলে প্রথম প্রশ্ন কি রব এই রবকে চেনা দরকার আছে কিনা আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন হাজরতে মৌসা আলাইহ সালাতামকে যখন ফেরাউনের কাছে পাঠাইলেন ফেরাউনকে দাওয়াত দাও রবের প্রতি মানানোর জন্য ফেরাউন বলল আমি তো তোমার রব তুমি আবার কোন রবের দাওয়াত দাও আল্লাহ রব্বুল আলমিন সেই সময় মূসা আলাইহ সালাতামকে শিখিয়ে দিলেন রবের পরিচয় আমাদেরকেও জানিয়ে দিলেন সুরায় তহার পঞ্চাশ নম্বর আয়াতে আমি যে রবের দিকে দাওয়াত দিচ্ছি ওই রব তোমার মতো দুর্বল কোন রব নয় যে এক সময় ছিল শিশু এরপরে কিশোর এরপরে যৌবন এরপরে বুড়া এরপরে মরে যাবে পায়খানা করলে পরে কি হয়ে যায় দুর্বল হয়ে যায় ঘুমাইলে পরে খবর থাকে না আমি যে রবের দাওয়াত দিচ্ছি শোনো আমার রব হচ্ছেন সেই মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিন যিনি সমস্ত মাফলুকাতকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে আবার তার যখন যা প্রয়োজন জীবিকার জন্য যখন যা প্রয়োজন বিনা দরখাস্তে বিনা আবেদনে বিনা মিছিলে বিনা হরতালে যিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে পূরণ করেন তার নাম কি একটু উদাহরণ দিলে বুঝবেন আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেটে যখন বাচ্চা তৈরি হলো পাঁচ মাস বয়স হয়ে গেল রুহুটা চলে আসলো এবারে মায়ের পেটের ভিতরে খাবারের প্রয়োজন হল মায়ের পেটের ভিতরে শিশু খাবারের জন্য দুনিয়ার কোন শক্তি নেই খাবার পৌঁছাতে পারবে শিশুর পক্ষেও সম্ভব নয় কান্নাকাটি করতেও পারবে না আল্লাহ রাব্বুল আলমিন ওই শিশুকে যিনি সৃষ্টি করেছেন মায়ের পেটে তিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে মায়ের পেটে খাবারের বন্দোবস্ত করেছেন মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে ওই বাচ্চার নাভির সংযোগটা দিয়ে মুখে দিয়ে খাওয়ার নাই মুখটাকে পবিত্র রাখার জন্য নাপাক রক্ত খাওয়াবেন কিন্তু মুখ দিয়ে খাওয়ার নাই ও আমার ভাইয়েরাম নাভির সঙ্গে সংযোগ দিয়ে মায়ের পেটের মধ্যে খাওয়ার ব্যবস্থা করলেন এরপরে যখন দশ মাস হয়ে গেল নয় মাস হয়ে গেল এবারে তার মায়ের পেটে থাকার সুযোগ নাই বের হতে হবে দুনিয়াতে আসলে পরে আবার কি খাবে আল্লাহ রব্বুর আলমিন আবার নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই মায়ের বুকের ভিতরে একটা প্রথম দুধ শাল দুধ তৈরি করে দিয়েছেন একটু গাঢ় হলুদ বর্ণের আগের যুগের গ্রামের অশিক্ষিত মেয়ে লোকেরা মনে করত কি এই শাল দুধ খাইলে ধনুষ্টঙ্কর হয় এই জন্য চিপে ফেলে দিত বর্তমান যুগের সমস্ত ডাক্তার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী ঐক্যমত হয়েছেন মায়ের বুকের প্রথম যে দুধটা শাল দুধ এটা আল্লাহ রাব্বুল আলমিন ধনুষ্টঙ্কার হওয়ার জন্য তৈরি করেন নাই বরং বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে বাচ্চা ভূমিষ্ঠ হলে পরে দুনিয়াতে আসার পরে খাবারের প্রয়োজন হবে পানির প্রয়োজন হবে আবার বিভিন্ন রোগ জীবাণুর থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন হবে দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মায়ের বুকের প্রথম দুধ শাল দুধ এটা একদিকে খাবারের কাজ করে আর একদিকে পানির কাজ করে আর একদিকে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে যত রকমের রোগ জীবাণুর আক্রমণ হতে পারে সমস্ত রোগ জীবাণুর প্রতিষেধক হিসাবে এই শাল দুধকে তৈরি করে দিয়েছেন জোরে বলুন সুহান আল্লাহ এবারে বাচ্চা দুধ পান করতে লাগলো দুধ পান করতে করতে এবারে বাচ্চা একটু বড় হয়ে গেল এখন আর শুধু দুধে চলবে না তাকে মুরগির বাচ্চা খেতে হবে কবুতরের বাচ্চা খেতে হবে আল্লাহ রাব্বুল আলমিন এইবারে তার মুখের মধ্যে সুন্দর সুন্দর ছোট্ট মুখটার মধ্যে ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিয়েছেন এবারে বাচ্চা ওই দাঁত দিয়ে খিচুড়ি খাচ্ছে মুরগির বাচ্চা চাবাচ্ছে কবুতরের বাচ্চা চাবাচ্ছে এক সময় সে আরো বড় হয়ে গেল এখন তার এই ছোট ছোট জিনিস খেলে চলবে না এখন তাকে গরুর হাড্ডি চাবাতে হবে খাসির হাড্ডি চাবাতে হবে আল্লাহ রব্বুল আলমিন আবার তার রবের পরিচয় দিলেন বিনা দরখাস্তে বিনা আবেদনে ওই ছোটবেলার দাঁতগুলোকে পর্যায়ক্রমে একটা একটা করে ফেলে দিয়ে এবারে বড় মুখের উপযোগী হাড্ডি খাওয়ার উপযোগী বড় বড় দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আতা কুল্লা সাইন খালকাউ শুধু এ পর্যন্তই নয় আপনি বলবেন ডিমের ভিতরও বাচ্চা হয় ওই ডিমের ভিতরে বাচ্চা যখন তৈরি হয়ে গেল রুহু চলে আসলো তার খাবারের প্রয়োজন হয় ওইখানে তো মায়ের নাবির সঙ্গে সংযোগ দেওয়ার কোনো ব্যবস্থা নাই ঠিক কিনা ওই ডিমের ভিতরের বাচ্চা খাবার থেকে পাবে আল্লাহ রব্বুর আলমিন যিনি ওই ডিমের ভিতরে বাচ্চা তৈরি করেছেন তিনি সবকিছু জানেন ডিমের ভিতরে ভাইজান দুইটা অংশ আছে একটা হলো হলুদ বর্ণের কুসুম আর একটা কি সাদা লালা বিজ্ঞানের আবিষ্কার করেছেন হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হয় ডিমের ভিতরে যখন বাচ্চা তৈরি হয়ে গেল বাচ্চার বডি তৈরি হলো রুহু তৈরি হলো ওই বাচ্চার খাবারের প্রয়োজন খাবার থেকে পাবে কোন রকম দুনিয়ার কোন সরকারের ব্যবস্থা নাই ডিমের ভিতরে বাচ্চার জন্য খাবার সরবরাহ করার বাচ্চার পক্ষেও সম্ভব না কান্নাকাটি করার আল্লাহ রাব্বুল আরামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই ডিমের ভিতরের বাচ্চার খাবারের জন্য সাদা লালাটাকে আগের থেকেই তৈরি করে রেখেছেন জোরে বলুন সুবাহার আল্লাহ কালা আল্লাদি শুধু এ পর্যন্তই নয় দুনিয়াতে যত প্রাণী আছে সব প্রাণীর জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুর আলমিন আছেন এই বিশ্বাস করার নাম হল এক নম্বরে আল্লাহ আছেন বিশ্বাস করা আমি এ বিষয়ে আলোচনা করতে গেলে যেহেতু সামনে এখনো এটা ভূমিকা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা দরকার আছে যেটা আমাদের জন্য নতুবা আল্লাহর পরিচয়ের জন্য এত দূরে যাওয়ার দরকার নাই আমাদের দেহের মধ্যে আল্লাহর পরিচয় আছে বলুন হার আল্লাহ একটু বয়ান করব কারণ মূল আলোচনা কিন্তু সামনে ওঠা শুরু করলে মুশকিল সময় লাগবে এইটা যদি আলোচনা আরো করি তাহলে সামনে সময় লাগবে আল্লাহ রাব্বুল আলমিন এই গোটা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন একটা সাড়ে তিন হাত মানুষের মধ্যে সবগুলো রেখে দিয়েছেন ও আমার ভাইদের একটু বুঝাই দুনিয়াতে মৌলিক উপাদান চারটা কয়টা আগুন পানি মাটি বাতাস মানুষের মধ্যে চারটে আছে কিনা মানুষের মধ্যে আগুন আছে যার কারণে দৌড় দিলে শরীর গরম হয় জ্বর উঠলে পরে পানি দিয়ে ঠান্ডা করতে হয় ঠিক কিনা মানুষের মধ্যে আগুন আছে মানুষের মধ্যে মাটিও আছে খালি মাটি আছে তা না দুনিয়াতে যত রকম মাটি আছে মানুষের দেহের মধ্যে তত রকম মাটি আছে দুনিয়ার মাটি কোন জায়গায় ফসল বেশি হয় কোন জায়গায় কম হয় কোন জায়গায় মরুভূমি কিছুই হয় না মানুষের মধ্যে তিন রকমের মাটি আছে মানুষের মাথা দাড়ি এগুলো হলো বেশি উর্বর শক্তিবান জমিন যেখানে ফসল খুব বেশি হয় দেখে না চুল কাটে আবার লম্বা হয় এগুলো আপনাদের মাটি বাঙ্গার জমিনের মতো ফসল খুব বেশি হয় কিছু এলাকা আছে যেখানে ফসল হয় না হাতের তালু পায়ের তালু মরুভূমি কোনো ফসল হয় না কিছু এলাকা আছে যেখানে ফসল মোটামুটি হয় শরীরের অন্য অন্য অঙ্গগুলো কিছু পশম আছে দুনিয়ার বন জঙ্গলে যেরকম ভাবে বিভিন্ন জীবন বিভিন্ন প্রাণী থাকে মানুষের চুলের মধ্যে হুকুম তো দেখাই যায় এছাড়া শরীরে বিভিন্ন রকমের রোগ জীবাণু বসবাস করে ডক্টর রোজ বেরি একজন ইংরেজ আমেরিকান বিজ্ঞানী তিনি লিখেছেন ঈদের বাজারে মানুষ যেরকম গাদা গাদি করে হাঁটাচলা করে মানুষের দেহের চামড়ার উপরে এত বেশি বিভিন্ন জীবাণু বসবাস করে যেগুলো এরকম গাদাগাদি করে চলাচল করে শুধু মুখের মধ্যে দুইশো প্রজাতির কয়শো প্রজাতির দুইশো প্রজাতির জীবাণু বসবাস করে ও আমার ভাইয়েরা মানুষের দেহের মধ্যে পাহাড় পর্বত আছে খালবিল নদী নালা আছে পানি আছে পানিও দুনিয়াতে যত রকম সবগুলো আছে দুনিয়ার পানি সাগরে পানি লবণ পানি পুকুরে পানি মিষ্টির পানি আবার ডোবার পানি নষ্ট পানি মানুষের দেহের মধ্যে জিহিবার গোড়ার থেকে পানি আসে মিষ্টি পানি চোখের পানি ঘামের পানি লবণ পানি আবার যখন মানুষ পেশাব করে নষ্ট পানি পিত্তের পানি তিতা পানি নদীতে যেমন জর তুফান হয় এখানে জর তুফানও হয় নাকের ভিতরে ধুলা বালুকের হাতি আসে না বিজ্ঞানীরা বলেছেন এই যে বরগুনাতে সিডর হল সিডারের গতি ছিল দেড়শো থেকে দুইশো কিলোমিটার বেগে আর মানুষের হাতির সঙ্গে যে বাতাস বের হয় এর গতি হল দুইশো থেকে আড়াইশো কিলোমিটার বেগে জোরে বলুন এমনি ভাবে কবরস্থানও আছে এখানে এই যে পোকামাকড়গুলো গুলো আছে শরীরে মরা গেলে শরীর ভিতরে ঢুকে থাকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবই আছে কি বুঝতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই গোটা পৃথিবীতে যা কিছু আছে সবগুলো যখন তোমার দেহের মধ্যে আছে এবারে তুমি নিজের থেকে তোমার পরিচয় বের করো আল্লাহর পরিচয় বের করো এই তোমার এই ক্ষুদ্র পৃথিবী তোমার এই বডিটাকে পরিচালনা করার জন্য কেউ আছে কিনা দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত বিজ্ঞানী একমত এই ক্ষুদ্র পৃথিবী এই দেহটাকে চালাবার জন্য একটা পরিচালক আছে রুহু আছে এই পরিচালক যতক্ষণ থাকবে অতক্ষণ পর্যন্ত কথা বলা যাবে হাঁটা চলা করা যাবে নড়াচড়া করা যাবে স্ত্রী স্বামী ডাকবে সন্তানরা আব্বা ডাকবে পাড়া প্রতিবেশী শ্রদ্ধা করবে আর যখন রুহুটা চলে যাবে সঙ্গে সঙ্গে তার নাম হয়ে যায় লাশ তাকে কবর দেওয়ার জন্য সকলে পাগল হয় ঠিক কিনা এবারে চিন্তা করে দেখো তোমার এই ক্ষুদ্র পৃথিবী তোমার এই ছোট্ট বডি এইটা যদি কোনো পরিচালকবিহীন চলতে না পারে এবার এখান থেকে চিন্তা করে নাও এই গোটা সৃষ্টি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সবগুলো কোনো পরিচালকবিহীন চলতে পারে না এই সবগুলোর পরিচালক যিনি তিনি হচ্ছেন কে এবারে বলবেন যে ভাইজান আল্লাহ কয়জন আল্লাহ রাব্বুল আলমিন বলেন তুমি নিজের মধ্যে চিন্তা করে দেখো আল্লাহ কয়জন এইখানেই মূল পার্থক্য নতুবা হিন্দুরা বিশ্বাস করে একজন আছে হিন্দুরা মূর্তি পূজা করে কাকে পাওয়ার জন্য আপনারা কি মনে করেন যে হিন্দুরা আল্লাহ বিশ্বাস করে না হিন্দুরা বিশ্বাস করে একজন আছে এরকম ভাবে খ্রিস্টানরা বিশ্বাস করে ইহুদিরা বিশ্বাস করে এমনকি আল্লাহর নবীর যুগে মৎকার কুফফার দ্বারা তারা বিশ্বাস করতো না যে আল্লাহ আছে আলোচনা কঠিন হয়ে যাবে আপনারা কারণ এই জন্য হয়তো ভয় পাচ্ছি আমি আল্লাহ কোরআনের স্পষ্ট আয়াত আছে আপনারা একটু ধৈর্য ধরবেন বসবেন কারণ কঠিন হলেও আলোচনাগুলো শোনার দরকার আছে অনেক ভ্রান্তি আছে আমার দেশের মানুষের ধারণা যে মক্কার কুফাররা আল্লাহকে বিশ্বাস করত না এই জন্য কাফের ঠিক কিনা আমি প্রমাণ করে দেখাবো যে না মক্কার কুফাররাও আল্লাহ বিশ্বাস করত এই জন্য কাফের না বরং অন্য একটা কারণ আছে সেইটা বোঝা দরকার আছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন তাহুম হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন আপনি যদি মক্কার আবু জাহেদ আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন মান কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা কে আর মক্কার কুফাররাও বিশ্বাস করতো সৃষ্টিকর্তা কে এতে কোনো পার্থক্য আছে এবারে আরো সামনে কোরআন শেখ থেকে বলছি হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন আবু জাহেল আবুল আহাবদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন অসাখারা কামার এবং কে তোমাদের জন্য নিয়ন্ত্রণ করে চন্দ্র এবং সূর্যকে তারা বলবে সবকিছু করে কে তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি আসমানের মালিক কে জমিনের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে মক্কার কুফাররা বিশ্বাস করত কাকে এরপরে আল্লাহ তালা বলছেন অতপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে যাওয়া জমিনকে মরা জমিনকে আবার জাতা করে কে জীবিত করে ফসল উৎপন্ন করে কে তারা বলবে করে কে তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ ফসল দেওয়ার মালিক আল্লাহ মক্কার কুফাররাও বিশ্বাস করতো কাকে এবারে বলবেন আমি আরো স্পষ্ট দলিল পেশ করি আমাদের নবীজির আব্বার নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ মানে কি আল্লাহর গোলাম তাহলে আল্লাহকে যদি না মানত নিজের ছেলের নাম কেউ আবদুল্লাহ রাখে স্পষ্ট দরিদ এমনি ভাবে এহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ আছেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ওয়াকালাতিল নাহনু আবনাউল্লাহি ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন এহুদি খ্রিস্টানরা বলে আমরা হচ্ছি আল্লাহর সন্তান এবং আল্লাহর নাতিপুতি আল্লাহর কি এহুদি খ্রিস্টানরা নিজেদেরকে কি দাবি করে আল্লাহর সন্তান আল্লাহর নাতিপুতি আপনাউন আলেমরা বুঝবেন এবনুনের বহু বচন মানে সন্তান নাতিপুতি একসাথে বলে আপনা কি বলে তাহলে এহুদি খ্রিস্টানরা নিজেদেরকে দাবি করে আমরা আল্লাহর সন্তান আল্লাহর নাতিপুতি আল্লাহ বিশ্বাস না করলে নিজেদেরকে আল্লাহর নাতিবুদি দাবি করতে পারে এখন বলবেন যে ভাইজান হিন্দুরা বিশ্বাস করে আল্লাহ আছে ওরা তো মূর্তি পূজা করে আমরা তো মূর্তি পূজা করি না তুমি হিন্দুদেরকে জিজ্ঞেস করো আল্লাহ তারা বলছেন মক্কার কুফাররা মূর্তি পূজা করত ওরা মূর্তি পূজা করত আল্লাহকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য কোরআন বলছে না আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ওই মূর্তি পূজকদেরকে জিজ্ঞেস করো কেন তারা মূর্তি পূজা করছে আল্লাহ বলছেন ওরা বলবে যে আমরা মূর্তিগুলোর পূজা করছি এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে ভায়া মাধ্যম হইয়া কাজ করবে এই ভায়া মাধ্যম হিসাবে পূজা করি এই কারণে ওরা মুসলিক এই কারণে কি তাহলে হিন্দুদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায় আল্লাহ আকবার এটা ক্লিয়ার হতে হবে ও আমার ভাইয়েরা আল্লাহর নবী যখন নবুয়াদ প্রাপ্ত হলেন আল্লাহর নবী দীর্ঘ তিন বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসলো ফাসদা বিমা তোমার হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন সেইগুলো স্পষ্টভাবে প্রকাশ্যে আপনি দাওয়াত দেওয়া শুরু করেন প্রকাশ্যে বলুন গোপনে আর চলবে না আল্লাহর নবী আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন সাফা পাহাড়ে আরবের নিয়ম ছিল কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে হলে সকালবেলা গিয়ে পাহাড়ে উঠে ঘোষণা করত ইয়া সাবাহা তো ওরা মনে করত নিশ্চয় বড় কোনো বিপদ আছে আল্লাহর নবী সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন ডাক দিলেন ইয়া সাবাহা মক্কার সমস্ত নেতারা হাজির হয়ে গেল এমনকি যেই লোকটা হাজির হতে পারে নাই সে আর পয়সা দিয়ে পাঠাইল যে দেখো কি বলে কারণ এমনি সকালবেলার আওয়াজ আবার আওয়াজটা করেছে মোহাম্মদ কে সাল্লাম মোহাম্মদ যে কখনো মিথ্যা কথা বলে না প্রতারণা করে না ধোকা দেয় না উপহাস করে না মজাক করে না দেখো কি বলতে চাই যে শুনে আসো সব নেতারা হাজির হয়ে গেল এবারে আল্লাহর নবী সাল্লাম বললেন ও আমার নেতারা ও মক্কার চাচারা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী রয়েছে যে কোনো মুহূর্তে তোমাদেরকে হামলা করে তসনাস করে ফেলবে তোমরা বিশ্বাস করবে কিনা সব নেতারা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জর্রাব না কা ইল্লা সাদেকান আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই তুমি কখনো প্রতারণা করো না ধোকা দাও না মিথ্যা বলো না আমরা তোমার কথা বিশ্বাস করব বলো তুমি কি বলতে চাও এবারে আল্লাহর নবী বললেন ও আমার মক্কার নেতারা ও আমার চাচা চাচাদনেরা শুনো লাউকুল তুম কালেমাতান ওয়াহিদাতান যদি তোমরা একটা কথা বিশ্বাস করো একটা কথা মানতে পারো কয়টা কথা তামলিকুন বিহাল আরব তাহলে গোটা আরব দেশের তোমরা মালিক হয়ে যাবে আজম অনারব বিশ্ব তোমাদের সব তোমাদের ধর্ম গ্রহণ করবে একটা কথা যদি মানতে পারো আবু জাহালরা খুশি একটা কথা মানতে পারলে গোটা দুনিয়ার নেতা হওয়া যাবে এবারে সবাই বলল বলো তাড়াতাড়ি সেই কথাটা কি আল্লাহর নবী এবারে বললেন শুনো সেই কথাটা হচ্ছে ইলাহা লা ইলাহা কোন নতুন কথা নয় পুরান কথা সঙ্গে সঙ্গে কুফাররা বিরুদ্ধে চলে গেল এক মুহূর্ত আগে সমস্ত নেতারা নবীর পক্ষে ছিল আর এই লাইলাহার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সব বিরুদ্ধে চলে গেল এইখানেই পার্থক্য আমাদের সঙ্গে হিন্দুদের সঙ্গে এইখানেই পার্থক্য আমাদের সঙ্গে আর অন্য ধর্মের সঙ্গে ও আমার ভাইয়েরা ওরা আল্লাহকেও মানে দেবদেবীকেও মানে ঠিক কিনা আল্লাহকেও মানে মূর্তির পূজাও করে আল্লাহর কাছেও প্রার্থনা করে মূর্তিকে ভায়া মাধ্যম মানে আর মুসলিমরা বলে না ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন আমরা কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করব এবং তার কাছে সাহায্য চাব শুধু ইবাদত করবো কার কাছে আল্লাহ তারা বলছেন কোনো ভায়া নাই কোন মাধ্যম নাই ইয়া কানা বুধু ডাইরেক্ট ইবাদত করতে হবে এখন হিন্দুদের মধ্যেও কিছু লোক বেদাত করলো আমি দেখেছি আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দেওয়াবন্দে পড়াশোনা করেছি ইন্ডিয়ার ওই ইউপি অঞ্চলে আমি যে অঞ্চলে পড়াশোনা করেছি সেখানে মূর্তি পূজা নাই মূর্তি পূজা আছে এই বাঙ্গাল এলাকায় কলকাতা এই বাঙ্গালিরাই দিল্লিতে গিয়ে মূর্তি পূজা আবিষ্কার করেছে হিন্দু ধর্মের বড় বড় আলেম যারা ওরা বলছে তোমাদের ধর্মে যেমন অনেক বেদাত আছে আমাদের ধর্মের মধ্যে মূর্তি পুজোর একটা বেদাত ও আমার ভাইয়েরা মুসলিমদের বিশ্বাস হল লাইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই কিন্তু এখন মুসলমানদের মধ্যেও শিরিক ঢুকছে হিন্দুরা যেমন মূর্তি পূজা করে ভায়া মাধ্যম বানাবার জন্য আমার দেশের পীর সাহেবেরাও বানাইল যে ভায়া মাধ্যম হল পীর সাহেব আল্লাহকে পীর ছাড়া পাওয়া যাবে না এবাদত করতে গেলে পীরের দিকে আবার কলম মতবাজ্য করতে হয় অনেকে লেখছে আমি এগুলো ইনশাল্লাহ শেষে শোনাবো একটু ইঙ্গিত দিয়ে রাখি এগুলো বিস্তারিত আলোচনা হবে শেষের দিকে একটু দেখাই এখানে একটা বইতে লেখছে পীরের বই বাংলাদেশের নাম করা পীরের নাম বলবো না এই বইতে লেখছে বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না কি লেখছে বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ মাফ করতে চান না পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়ে নেন অমুসলমান মুসলমান আল্লাহ বললেন ইয়া কানা আবুদু আমার কাছে ডাইরেক্ট চাও আল্লাহ বলছেন হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে গুণা করেছে পাপ করেছে যত বড় পাপ করো মৃত্যুর আগ পর্যন্ত দরজা খোলা আছে লা তাপনা রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমাত থেকে নৈরাশ হইও না আল্লাহ রাব্বুল আলমিন জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন বাজা বাজা হরাচ হস্তি বাজা গর কাফেরো গবরো বাজ আ সারা জীবন যত অন্যায় করেছ পাপ করেছ আমার দরবারে তবা করো আমি আল্লাহ তোমার সব গুণা ক্ষমা করে দিব আল্লাহ বললেন সব গুণা ক্ষমা করব আমাকে ডাইরেক্ট ডাকো আর পীর সাহেব লেখলেন আল্লাহ তারা মাফ করতে চান না পীরেরটা মানবো না আল্লাহটা মানবো আল্লাহ একটু পরে আসবো এই আলোচনাটায় পীরেরা এখন অনেক আছে কয় যে পরকালে ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই মুক্তি পাওয়ার জন্য আবার নামাজ রোজা লাগে না এই সমস্ত পীর আছে কিনা বাংলাদেশে আমার কাছে বই আছে বই পড়ে শোনো আপনাদেরকে ইনশাল্লাহ একেবারে পীর সাহেবদের ডাইরেক্ট বই কয়েক পীরের বই আছে আর সাথে সবগুলো তো আনা সম্ভব না দেখাবো এখানে এক পীরে লেখছে আল্লাহর অলি হয়ে গেলে নামাজ রোজা লাগে না বরং নামাজ রোজা করলে পরে কাপড় হয়ে যাবে কি হয়ে যাবে লেখছে বইতে পরিশোনাব ইনশাল্লাহ ও আমার ভাইয়েরা মুসলিমদের মধ্যে আর অন্য ধর্মের মধ্যে পার্থক্য হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা মানে বর্জন ইল্লাল্লাহ মানে গ্রহণ লাইলাহার মাধ্যমে সব গায়ের উল্লাহকে উৎখাত করে একমাত্র কাকে গ্রহণ করতে হবে ইল্লাল্লাহ আল্লাহকে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হলে আগে কি করে মানুষ পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক কিনা নাকি পুরানটার উপরে করে লা ইলাহা মানি হল লা ইলাহা কোনো মাবুদ নাই কারো আনুগত্য চলবে না কারো কাছে প্রার্থনা করা যাবে না লা ইলাহা কোন খাজা বাবার এবাদত চলবে না বাবার এবাদত চলবে না দরগা দুর্গার এবাদত চলবে না সবগুলো লা ইলাহা সব বর্জন ইল্লাল্লাহ মানে শুধু কাকে গ্রহণ এই মুসলমান নামাজে দাঁড়িয়ে বলে ইয়া কানা বুধু নামাজে গিয়ে দাঁড়াই কার সামনে এই মুসলমান যখন গিয়ে মাজারের সামনে দাঁড়ায় অথবা মৃত্যুর মূর্তির সামনে দাঁড়ায় তখন এবাদত করে কার স্কুলের সামনে মূর্তি কলেজের সামনে মূর্তি ভাস্কর্যের মূর্তি স্মৃতির মূর্তি ইতিহাসের মূর্তি যত রকম মূর্তি হোক না কেন নগ্ন পায়ে হাঁটো এরপরে মূর্তির সামনে গিয়ে মালা দাও এরপরে তুমি নীরবে দাঁড়িয়ে থাকো এক মিনিট নীরবতা পালন করে নামাজে দাঁড়াই আল্লাহর সামনে এবাদত হয় আর মূর্তির সামনে দাঁড়াইলে এবাদত হয় কার মূর্তির এবাদত কার এবাদত ও আমার ভাইয়েরা আল্লাহ তারা বলছেন মক্কার লোকেরা মূর্তি পূজা করত ঠিক কিন্তু সেই মূর্তিও পূজা করত আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে আর আমার জাতি মূর্তি পূজা করে আল্লাহকে পাওয়ার জন্য মক্কার লোকেরা মূর্তি পূজা করত বায়া মাধ্যম হিসাবে আমার লোকেরা মাজারওয়ালার কাছে গিয়ে প্রার্থনা করে বায়া মাধ্যম না ডাইরেক্ট চায় মাজারে গিয়ে সেজদা করে মাজারে গিয়ে মান্যত করে মাজারওয়ালার কাছে মান্যত করবে না মান্যত আল্লাহর নামে হবে আল্লাহর নামে মান্যত করলে আল্লাহর এবাদত সেই মান্যটা যদি কোনো মাজারের নামে করে তাহলে কার মান এবাদত হলো মাজার ওয়ালার এবাদত বুজুর্গের এবাদত এবাদত করবো মাজারওয়ালার ওয়ালার না আল্লাহর আমার ভাইয়েরা ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন বলতেছিলাম লা ইলাহার দাওয়াত চলে আসলো এইখানেই পার্থক্য মক্কার কুফাররা কেও মানে তিনশো ষাট দেব কেও মানে মুসলমান বলে লাহ তিনশো ষাট দেবী বাদ এর কোনো খবর নাই এর কোনো ক্ষমতা নাই হিন্দুরা আল্লাহ কেউ মানে মূর্তি কেউ মানে আল্লাহ বলছেন লাহ আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তির ক্ষমতা নাই ক্ষমতা একমাত্র কার লাহ এর মধ্যে আল্লাহর হুকুম মান চলে আসলো আল্লাহকে মানার অর্থ বলছিলাম যে আল্লাহকে মানতে আল্লাহ আছেন তা মানতে হবে এবারে আল্লাহ একজন তা মানতে হবে এবারে তিন নাম্বার কাজ হল আল্লাহর হুকুম মানতে হবে কি মানতে হবে এই হুকুমগুলো কোথায় পাবো সেজন্য বলেছিলাম হুকুমগুলো পাওয়া যাবে কোরআনে কোথায় পাওয়া যাবে আল্লাহ তারা কোরআন দান করলেন এই কোরআনকে যারা পূর্ণাঙ্গ অনুসরণ করে তার নাম মুসলিম তার নাম কি ওইখান থেকে শুরু করেছিলাম মুসলিম ইসলাম মানে আত্মসমর্পণ করা মুসলিম মানে কি আত্মসমর্পণকারী আত্মসমর্পণ খালি মস্তিরে করব না সব জায়গায় করবো এবারে শুনুন আপনার বাড়িতে একজন মেহমান গেল অর্ধেকটা আপনার দরজার ভিতরে অর্ধেক বাইরে আপনি কি বলবেন যে বেটা হয়তো পুরা ঢুকবি নাহলে পুরো বাইরে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ও তো তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো অর্ধেক প্রবেশ করলে চলবে না পুরাপুরি প্রবেশ করতে হবে যদি পুরাপুরি প্রবেশ করতে পারো তাহলে তোমাদের জীবনে আর কোনো অশান্তি থাকবে না শান্তি থাকবে কি থাকবে তোমার দেশে অশান্তি চুরি ইফতিজিং জেনা ব্যবিচার সুদ ঘুষ আর আল্লাহর হুকুম দুই রকম কয়রকম ও আমার ভাইয়েরা আল্লাহর হুকুম একটা হল তাকবিন একটা হুকুম কি তাকবিনী মানে যে হুকুমটা সবাই মানতে বাধ্য প্রাকৃতিক যেমন আসমানে আল্লাহ হুকুম আছে চন্দ্র সূর্যের প্রতি হুকুম আছে কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলমিন সূর্যকে হুকুম করলেন তুমি চলো নির্দিষ্ট পথে নির্দিষ্ট গন্তব্য চলতে হবে সূর্য আল্লাহর হুকুম মেনে চলে কিনা তাহলে সূর্য মুসলিম সূর্য কি আল্লাহর হুকুম মেনে যে চলে তাকে বলে মুসলিম তাকে বলে কি তা সূর্য মুসলিম কিনা চন্দ্রকে আল্লাহ তারা বলছেন আল্লাহ কাদ্দার না হুমানা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন চন্দ্রের জন্য কতগুলো মঞ্জিল কতগুলো কক্ষপথ নির্ধারণ করা আছে চন্দ্র সেই পথগুলো চলে কিনা সেই পথে চলে কিনা তাহলে চন্দ্র মুসলিম চন্দ্র কি আল্লাহ বলছেন অলকামারা সুরে আসেন পড়তেছি অলকামারা হ্যাঁ। কাদ্দার না হুমানা কাদিম চন্দ্র আল্লাহর হুকুম মতো চলে চলতে চলতে এক সময় খেজুরের ডালের মতো দেখা যায় এরপরে বলছেন চন্দ্রের সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরা রাতের ক্ষমতা নাই দিন অতিক্রম করা অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন সবগুলো আল্লাহর হুকুম মেনে চলে কার হুকুম মেনে চলে আল্লাহ এই জন্য চন্দ্র মুসলিম সূর্য মুসলিম তারকা মুসলিম সব কিছু মুসলিম এই জন্য আসমানে কোনো অ্যাক্সিডেন্ট হয় না গাড়িতে অ্যাক্সিডেন্ট করে না আমাদের দেশে রাস্তায় ট্রাফিক পুলিশ আছে সিগন্যাল বাতি আছে রাস্তায় দাগ দেওয়া আছে এরপরও অ্যাক্সিডেন্ট হয় কিনা ও আমার ভাইয়েরা আসমানে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় নাকি অ্যাক্সিডেন্ট হয় না কারণ হুকুম মানে কার এরকম ভাবে জমিনে কোনো জঙ্গলে গিয়ে দেখেন ইফতিজিং হয় না ইফতিজিং হয় নাকি বাঘের ছেলে বাঘের ছেলে ভল্লুকের মেয়েকে ইফতিজিং করে নিয়ে গেছে এমন খবর শোনা গেছে তিমি মাসের ছেলে ইলিশ মাসের মেয়েদেরকে ভাগাইয়া নিয়ে গেছে শোনা গেছে কারণ সবাই হুকুম মানে কার কোরআনে বলা আছে ওয়াই ইমিং ইন আসমানে বা জমিনে যা কিছু আছে সব কিছু হুকুম মানে কার আল্লাহ তারা বলছেন আফা ভাই রাদিন তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য কোন দিন তালাশ করছে ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমানে বা জমিনে যা কিছু আছে জলস্থলে সবগুলো আলাহু আসলামা সবাই ইসলাম গ্রহণ করেছে কার সামনে তাহলে ফেরেস তারা মুসলিম চন্দ্র সূর্য মুসলিম গ্রহ নক্ষত্র মুসলিম মাস মুসলিম গাছ মুসলিম এরকম ভাবে বাঘ ভল্লুক মুসলিম বানর মুসলিম হনুমান মুসলিম সমুদ্রের ইলিশ মাছ মুসলিম রুই মাছ মুসলিম কাতল মাছ মুসলিম সব কি মুসলিম কাকে বলে আল্লাহর হুকুম মেনে চলে সেই জন্য ওখানে ইফতিজিং নাই জেনাবে বিচার নাই আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে বাধ্য করতে পারতেন ওইগুলো যেমন বাধ্য করেছেন মানুষকে বাধ্য করতে পারতেন কোরআনে বলছে আজমাইন আল্লাহ তারা যদি ইচ্ছে করতেন তাহলে তোমাদেরকে বাধ্য করতে পারতেন একটা লোক নামাজ না পড়ে পারত না আল্লাহর হুকুম অমান্য করে পারত না কিন্তু আল্লাহ তারা বাধ্য করেন নাই কি জন্য একটা রহস্য আছে ও আমার ভাইয়েরা একজন মোয়াজ মেহমানকে সম্মানিত মেহমানকে কোন কাজে বাধ্য করে দেওয়া যায় বাধ্য করে তার সম্মান থাকে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে বলেছেন ওলাকাদ কার্রামনা বনে আমি বনে আদমকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বসম্মানিত করে সৃষ্টি করেছি এই সম্মানিত কোন দিক দিয়া এটা বোঝা দরকার আছে না হ্যাঁ। সম্মানিত কোন দিক দিয়া খেয়াল করেন যদি বলেন দৌড়ের প্রতিযোগিতায় সম্মানিত ফার্স্ট হয়েছে এই জন্য মানুষের চেয়ে চিতাবাগে দৌড়াইতে পারে অনেক বেশি মানুষ দৌড়ায় ঘন্টায় কত মাইল ঘন্টায় যদি সর্বোচ্চ দৌড়ায় দশ মাইল দৌড়িবে আর একটা চিতাবাগ ঘন্টায় দৌড়ায় একশো কিলোমিটার কত কিলোমিটার যদি বলেন সাঁতারের প্রতিযোগিতায় মানুষ সাঁতার কাটতে পারে কতটুকু মানুষের চেয়ে তিমি মাছ অনেক বেশি সাঁতার কাটতে জানে ঠিক কিনা যদি বলেন উড়াল দেওয়ার প্রতিযোগিতায় তাহলে মানুষে উড়াল দিতে জানে না পাখিরা উঠতে পারে ঠিক কিনা যদি বলেন হিংস্রতার প্রতিযোগিতায় তাহলে মানুষে কামড় দিলে মানুষ মরে না কিন্তু সাপে কামড় দিলে মানুষ কি করে মরে তাহলে মানুষ শ্রেষ্ঠ হল কোন দিক থেকে ওই যে আকল এবং জ্ঞান বলছিলাম মনে আছে না আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে বিবেক দান করেছেন জ্ঞান দান করেছেন ওই জ্ঞানের দ্বারা রেলগাড়ি তৈরি করলো এবারে রেলগাড়িতে চড়ে মানুষ পাতিশিয়ালের সঙ্গে কুকুরের সঙ্গে চিতাবাঘের সঙ্গে দৌড়ের প্রতিযোগিতায় লিপ্ত হল এবারে মানুষ রেলগাড়িতে চড়ে ঘন্টায় দৌড়ায় সাড়ে তিনশো কিলোমিটার আর চিতাবাঘ দৌড়ায় কত একশো কিলোমিটার পিছনে পড়লো কিনা জ্ঞানের মাধ্যমে এমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে জ্ঞান দান করেছেন এই জ্ঞানের মাধ্যমে মানুষ উড়োজাহাজ তৈরি করলো রকেট তৈরি করলো এবারে পাখির সঙ্গে উড়ালের প্রতিযোগিতায় নামলো এবারে পাখি যদি ঘন্টায় উঠতে পারে একশো মিটার একশো কিলোমিটার আর মানুষ সেখানে ঘন্টায় উড়ে কত কিলোমিটার বয়েজার টু বয়েজার যেটা আছে রকেট সাড়ে সাত হাজার কিলোমিটার চলে কত কিলোমিটার আর এমনি প্লেনে আমরা যাই এক হাজার মিটার চলে এক হাজার কিলোমিটার চলে ও আমার ভাইয়েরা এমনি ভাবে মানুষ সাঁতার জানত কিন্তু তিমি মাছের সঙ্গে পারত না এবারে মানুষেরা সাবমেরিন তৈরি করলো স্পিড বোর্ড তৈরি করলো লঞ্চ তৈরি করলো এবারে তিমি মাছের সঙ্গে সাঁতারের প্রতিযোগিতা হলো সাঁতারের প্রতিযোগিতায় তিমি মাছ পিছনে পড়ে থাকলো মানুষ আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকাকে বোঝ যায় ঠিক কিনা এমনি ভাবে হিংস্রতার প্রতিযোগিতার কথা বলেছিলাম ও আমার ভাইয়েরা মানুষে কামড় দিলে মানুষ মরে না কিন্তু সাপে কামড় দিলে মানুষ মরে ঠিক কিন্তু মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি দান করেছেন এই বিবেক বুদ্ধির মাধ্যমে গর্তের ভিতরে হাত দিয়ে সাপটাকে ধরে এনে তারপরে দাঁত ভাঙ্গে এরপরে বাজারে নিয়ে খেলা দেখায় এরপরে কামাই রোজগার করে তা দিয়ে বাজার করে খায় ঠিক কিনা মানুষ শ্রেষ্ঠ কোন দিক দিয়ে জ্ঞানের দিক থেকে নতুবা মানুষ তো ছাগলের চেয়েও দুর্বল গরুর বাছুরের চেয়ে দুর্বল কিনা কেমনে একটা গরুর বাছুর যখন ভূমিষ্ঠ হয় দেখবেন একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপর ল্যাজ খাড়া করে দৌড় দেয় কিনা দৌড় দেয় একটা ছাগলের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপর দৌড় দেয় কিনা কিন্তু মানুষের বাচ্চা দৌড়ায় কয়দিনে একটা মানুষের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে ওয়া ওয়া করে কাঁদতে থাকে লড়তে পারে না চড়তে পারে না ছয় মাস চলে যায় তারপরে হাঁটা শুরু করে ঠিক কিনা ও আমার ভাইয়েরাম তাহলে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে বিবেক বুদ্ধি দান করেছেন জ্ঞান দান করেছেন এই জন্য মানুষকে বাধ্য করেন নাই মানুষকে হুকুম পালন করতে বাধ্য করেন নাই বরং একদিকে ভালো আর একদিকে মন্দ পরিষ্কার করে দিয়ে তারপরে বলছেন যেটা মনে চায় মানো ইন্না হাদাইনা হুসাবিলা ইম্মা শাকিরাউ ইম্মা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের সামনে দুইটা রাস্তা ক্লিয়ার করে দিয়েছি একটা হকের রাস্তা একটা বাতিলের রাস্তা একটা সহি রাস্তা একটা ভ্রান্তির রাস্তা একটা গুমরাহির রাস্তা একটা সেরাতে মুস্তাকিম এবারে তোমার বিবেক দিয়ে তুমি দেখো যেটা হক এটা অনুসরণ করবে করবে যেটা বাতিল তাকে বর্জন করবে আমি তোমাকে বাধ্য করি নাই কারণ তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি তুমি যদি আমার হুকুম বাস্তবায়ন করো তাহলে তুমি মুসলিম তোমার জীবনে শান্তি আসবে তোমার কেউ ক্ষতি করতে পারবে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তুমুল আলাউনা ইন কুম আজকে তুমি চতুর্দিকে নির্যাতিত ফিলিস্তিনের দিকে তাকাও মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে এহুদিরা দখল করে আছে মুসলমানদের বাচ্চাদের বুকে বুল্ডু পোড়া গুলি করে বুকটাকে ঝাঁঝরা করে ফেলতেছে মুসলমানদের প্রথম মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মকাদ্দাস উদ্ধার করার জন্য যখন মানুষরা আন্দোলন করে তখন ওদের বাড়িঘরগুলোকে বুলডুজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ইরাকের দিকে লক্ষ্য করে দেখি ইরাকে বুশ হামলা করার আগে অবরোধ দিয়ে দশ লক্ষ শিশুদেরকে হত্যা করলো এরপরে বাকি মুসলমানদেরকে বোমা মেরে হত্যা করলো এমনি ভাবে ফিলিস্তিনের দিকে তাকাই ফিলিস্তিনি মুসলমানদেরকে পাইকারি হত্যা করা হলো আফগানিস্তানে মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে আফগানিস্তানের মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে গুয়ান্তা নামো বে নামক কারাগারে বন্দী করে মুসলমানদেরকে উলঙ্গ করে একজনের উপর আর একজনকে চড়িয়ে তারপরে পিরামিড তৈরি করেছে ওরা ও আমার ভাইয়েরা মুসলমানদেরকে নির্যাতন করতে করতে যখন পানির পিপাসায় কাতর হয়ে গেছে পানি বলে যখন চিৎকার মেরেছে ওই খ্রিস্টান এহুদি খ্রিস্টানরা মুসলমানদের মুখে পেশাব করে দিয়েছে মুসলমানদের কোরআনুল করিমকে ওরা পায়খানায় ছেড়ে মেরেছে কোরআনের গায়ে কুরুশ এঁকে দিয়েছে ও আমার ভাইয়েরা কাশ্মীরি মুসলমানদের অবস্থাও একই রকম মুসলমানদের মা বোনদের পেট চিরে বাচ্চা বের করে সেই বাচ্চাগুলো উপরে ছুরি মারে আর নিচে ছুরি ধরে বাচ্চারা দুই টুকরা হয়ে পড়ে যায় ওরা উল্লাস করতে থাকে ও আমার ভাইয়েরা শুধু এ পর্যন্তই নয় আজকে আমার দেশের মা বোনদেরকে পর্যন্ত ওই ইন্ডিয়ার হায়নারা গুলি করে কাটা তারের বেড়ার সঙ্গে ঝুলাইয়া রাখছে ঠিক কিনা একাদের মুসলমানদের একই অবস্থা চতুর্দিকে মুসলমানদের অবস্থা কেন অথচ আল্লাহ তারা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুসলমান তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবে বিজয়ী ইনকুম তুম মমিন যদি মমিন হতে পারো মমিন দাবি করো কিন্তু আল্লাহর হুকুম মানো না একটা একটা করে দেখাই আল্লাহ রাব্বুল আলমিন মেয়ে লোকদেরকে পর্দার হুকুম দিয়েছেন পর্দার হুকুম দিয়েছেন কে এবারে আমার দেশের আদালত থেকে আপনারা দেখেছেন কয়েক মাস আগে আদালত থেকে রায় দিয়েছে না যে পর্দার জন্য বাধ্য করা যাবে না পর্দার জন্য অবসর পর্দার হুকুম দিয়েছেন কে পর্দার হুকুম দিয়েছেন কে এই পর্দার হুকুম কেন দিলেন আল্লাহ রাব্বুল আলমের কাছে নারী জাতি অত্যন্ত মূল্যবান সম্পদ মেয়ে লোকেরা বড় সম্পদ আপনি আপেল খাবেন কমলা খাবেন কমলার খায় যেটা ওটা পর্দার ভিতরে কিনা হ্যাঁ। বাদাম খাইলে বাদাম পর্দার ভিতরে আল্লাহর নিয়ম হল কলা খাইবেন কলাও পর্দার ভিতরে ঠিক কিনা যত মূল্যবান জিনিস আছে সবগুলোকে পর্দা দিয়ে আটকে দিয়েছেন ঠিক তেমনি ভাবে মেয়ে লোক হচ্ছে আল্লাহর কাছে একটা মূল্যবান সম্পদ মানুষ তৈরির কারখানা এজন্য আল্লাহ তালা নারীদেরকে পর্দার হুকুম দিয়েছেন এই পর্দার হুকুম যদি মেয়ে লোকরা মানে তাহলে ওই মেয়ে লোকদেরকে উত্তক্ত করতে পারবে না ইফটিজিং করতে পারবে না ও আমার ভাইয়েরা এই যে বাতিগুলো জলে দুইটা তার আছে কিনা দুইটা তার আছে না দুইটা তার নেগেটিভ পজিটিভ আছে দুইটা না এই দুইটা রাবার পেছন আছে কিনা রাবার পেঁচানো আছে রাবার পেঁচানো থাকবে এবার নির্দিষ্ট নিয়মে এক জায়গায় মিলবে তারপরে বাতি জ্বলবে ঠিক কিনা এখন যদি কেউ বলে না এরকম রাবার পেঁচানো চলবে না তার দুইটাকে আমি রাবার থেকে মুক্ত করে দিব তখন কি বাতি জ্বলবে না প্যান্ডেল আগুন জ্বলবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন নারী পুরুষকে সৃষ্টি করেছেন একজন আর একজনের সম্পূরক করে হুন্না লেবাসুল্লাহ কুমাং তুম লেবাসুল্লাহ হুন্না মেয়ে লোক পুরুষ একজন আর একজনের সম্পূরক মিলতে হবে কিন্তু সেই মিলাটা হবে একটা নির্দিষ্ট নিয়মে বিয়ে করতে হবে তারপরে ঘরে নিবে তারপরে মিলামেশা হবে এইটার না মেনে যদি রাস্তাঘাটে মিলে তাহলে গোটা সমাজ আগুন লেগে যাবে ও আমার মায়েরা বোনেরা ভালো করে শুনো আল্লাহ রব্বুল আলমিন এই পর্দার বিধান দিয়েছেন পর্দা যারা মেনে চলে তাদেরকে কেউ ইফটিজিং করতে পারে না বরং তাদের বিয়ে করতে হলে টাকা পয়সা দেওয়া কি লাগে ইসলামে মহরার নিয়ম আছে না মহর দেওয়ার মহরানা মেয়ে লোকে দেয় না পুরুষ দেয় পুরুষ দিবে মেয়ে লোক পাইবে আর এখন উল্টো হয়ে গেছে কেন উল্টো হয়েছে জানেন এক লোক আরে যখন যৌবন আসে ছেলে মেয়েদের আল্লাহর সৃষ্টি এটা যৌবনের সময় ছেলে মেয়ে যদি পর্দা করে ওই ছেলেরা বিয়ের জন্য পাগল হয়ে যাবে বিয়ে করবে আল্লাহ তালা বলেছেন ফানকে ও যুবকেরা যাদের বিয়ে করার ক্ষমতা আছে তোমরা বিয়ে করো একটা প্রয়োজন একটা করো দুইটার প্রয়োজনে দুইটা বিয়ে করো তিনটার প্রয়োজন তিনটা বিয়ে করো চারটার প্রয়োজন চারটা পর্যন্ত বিয়ে করতে পারবে বিয়ের হুকুম দিয়েছেন কে আল্লাহর হাবিব হাদিসে বলেছেন যুবকেরা তোমাদের যাদের বিয়ের ক্ষমতা আছে বিয়ের সামর্থ্য আছে তারা বিয়ে করো বিয়ে করলে পরে তোমার চক্ষু হেফাজত থাকবে লজ্জাস্থান হেফাজত থাকবে এই বিয়ের হুকুম দিয়েছেন কে এই যৌবনের সময় যখন চাহিদা থাকে তখন বিয়ে দেয় না ইফটিজিং করে এরপরে চাহিদা যখন শেষ তখন বিয়ে করতে মনে চায় না কি চায় না বিয়ে করতে মনে চায় না ওই এক লোক পানির পিপাসা লাগছে খুব রাস্তায় দেখে ডাব বিক্রি করে ডাব জিগা দাম কত পঁচিশ টাকা তাড়াতাড়ি দাও পঁচিশ টাকা দিয়ে ডাব খাইল এরপরে পিপাসা শেষ হয়ে গেল কিছু দূর গিয়ে দেখে আর এক ডাবওয়ালা ডাব নিয়ে বসে আছে কেউ কিনে না সে ডাকে কয় বাইরে আসো বিনা পয়সায় ডাব খাওয়াবো ফ্রি ডাব খাওয়াবো ফ্রি লোকটা কয়ে আপনার মতো তো ভালো লোক তো দেখি নাই ফ্রি ডাব খাওয়ান কি জন্য বাবাজি ডাবটা নিয়ে আসছে অনেক দূরের থেকে এক হাজার টাকা খরচা হয়েছে এখন ফেরত নিয়ে গেলে তো আমার এক হাজার টাকা আবার খরচা হবে এই জন্য আমি ফ্রি খাওয়াচ্ছি তবু তো এক হাজার টাকা লাভ হবে ও আমার ভাইয়েরা লোকটা চিন্তা করলো ফ্রি খাইলাম ঠিক আছে খাই একটা খাইলো আর একটা কায়দা মতো এরপরে কিছু দূর গিয়ে দেখে কিছু দূর গিয়ে দেখে এক ডাবালা বসে আছে কেউ কিনতে যায় না কয় যে ভাই ডাবও নাও দুই টাকা নাও প্রতি ডাব খাইবা দুই টাকা পাইবা এই লোকটা করলে আরো সমাজ এখন তো আরো বিপদ দুই টাকা পাওয়া যাবে ভাই তুমি এরকম কেউ করছো এটা করছি এজন্য যে দেখো আমি ডাব আনছি অনেক দূরের থেকে দুই হাজার টাকা খরচ হয়েছে এখন যদি আমি তোমাদেরকে এই ডাবগুলো খাওয়াই দুই টাকা দিয়ে দিলেও তারপরে আমার পাঁচশো টাকা লাভ থাকবে ঠিক তেমনি ভাবে যখন যৌবনে নারীদের প্রতি পিপাসা থাকে আকর্ষণ থাকে তখন বিয়ে দেয় না কয় পুরিতে বুড়ি নয় আকর্ষণ শেষ হয়ে যায় এরপরে মেয়েকে কেউ বিয়ে করতে চায় না কয় বিনা টাকায় বিয়ে করো মোহর লাগবে না মেয়ে লোকরা মিছিল করতো আগে নারী নির্যাতন নারী নির্যাতন বন্ধ করো বন্ধ করো বিনা যৌতুকে বিনা যৌতুকে বিয়ে করো বিয়ে করো অমসলাম বিয়ে করবে কেমনে তোমার আকর্ষণ শেষ হয়ে গেছে যখন ছেলেদের বিয়ের দরকার ছিল সেই সময় যদি তুমি পর্দা করতা আর ছেলে মেয়েদের সঙ্গে অবাধ মেলামেশা না করতা ওই ছেলে বাধ্য হয়ে বিয়ে করতো কিনা কিন্তু তখন তো বিয়ে দাও নাই তখন খোলামেলা চলতে দিয়েছ পর্দা করো নাই এরপরে যখন বিয়ের সময় শেষ হয়ে গেছে আকর্ষণ নাই এখন কে মাগ না খাও কি করো ওই যে ফিরি ডাব খাওয়ায় ছেলেরা বলল ফিরিও খাবো না ওই যে কলার কাহিনী শুনেন একবার নতুন কলা লাগাইছে মাটি ভাঙ্গায় বাজার করছে নতুন চিন্তা করলো এই নতুন বাড়ির নতুন কলা এই গ্রামের লোকেরা খাইবেন একটু বাজারে নিয়ে যাই বাজারে নিয়ে গেল মানুষের খাইতে কষ্ট না হয় সেজন্য সোলাগুলোকে ফেলে দিয়ে দিচ্ছে আশপাশের যত ছোট ছোট কলা সব বিক্রি হয়ে গেছে ওর নতুন বাড়ির বড় কলার ধারে কেউ আসে না কেউ খায় না সব সন্ধ্যা হয়ে গেল মানুষজন চলে যাচ্ছে এবারে লোকটা ডাক দিল বাইরা তোমাদের কি হলো আমার নতুন বাড়ির বড় বড় সাগর কলা তোমরা কিনতেছ না আর ওই ছোট ছোট কলা কিনছো কি জন্য তোমাদের খাবারের জন্য আমি একটু কাজ করেছি সোলাটা ফেলে দিয়েছি অসুবিধা কি লোকেরা বলল দেখো তোমার কলার উপরে পর্দা নাই সোলা নাই ওই কলা মশা বসেছে মাছি বসেছে দুলাবার লেগেছে রোগ জীবাণু ছড়িয়েছে ওই কলা খাইলে পরে আমাদের পেট খারাপ হবে তোমার কলা আমরা বিনা পয়সায়ও খাবো না খাইতে পারি শর্ত হল কলাও দিবা আর কলা খাওয়ার পরে যদি পেট খারাপ হয় পেট খারাপের ঔষধের টাকাও দিবা ঠিক তেমনি ভাবে এই মেয়ে লোকেরা পর্দার থেকে বেরিয়ে গেল ও আমার মা বোনেরা মক্কা মদিনায় গিয়ে দেখো এখন পর্যন্ত রমজান মাসে চাঁদের সৌন্দর্যকে হার মানাতে পারে এমন মেয়ে লোকেরা মক্কায় একা একা রাতের বেলায় তোয়াপ করছে আবার বাসায় ফিরে আসছে আজ পর্যন্ত কোন মেয়ে লোককে কেউ ধর্ষণ করে নাই হাইজাক করে নাই কারণ সেখানে পর্দা আছে কি আছে কিন্তু আমার দেশে মেয়ে লোকদেরকে শেখানো হল পর্দা করা যাবে না পর্দার জন্য বাধ্য করা যাবে না এই পর্দার আইন বাতিল করে তারপরে যদি ইফতিজিং বন্ধ করতে চায় বন্ধ হবে ইফতিজিং বুঝুন তো ইফতিজিং শহরে এখন ব্যাপক প্রচারিত ইফতিজিং মানে হচ্ছে স্কুল কলেজের ছেলেরা ওই মেয়েদেরকে উত্তক্ত করে শাড়ি ধরে টান দেয় আচল ধরে টান দেয় হাইজাক করে ধর্ষণ করে আর যদি রাজি না হয় এসিড মারে এই যে মেয়ে লোকের পিছনে ঘুর ঘুর করে নাম হচ্ছে ইফটিজিং এর নাম কি ও আমার ভাইয়েরাম তারা যেন পর্দা করে নেয় নিজের উপরে পর্দা ঝুলিয়ে নেয় হেজাব করে নেয় এটা এই জন্য যাতে করে তাদেরকে উত্তপ্ত করতে না পারে ইপ্রিজিং করতে না পারে কষ্ট দিতে না পারে তাদের এসিড মারতে না পারে পর্দা ধরে টান দিতে না পারে হুকুম দিয়েছেন কে আল্লাহর হুকুমটা বাতিল করলো আল্লাহর হুকুম বাতিল করলে সে মুসলমান থাকবে ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলম হুকুম দিয়েছেন যদি আল্লাহর হুকুম না মানো তারপরে জেনাবে বিচার করে বিচার আসে না কোরআনে বিচার আছে শুনুন এক এক করে বিচার আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ব্যবিচারী নিয়ার ব্যবিচারী জেনাকারী নিয়ার জেনাকারী অবিবাহিত যদি হয় ওই বানরগুলোকে জনসমক্ষে আনো অবিবাহিত হলে পরে একশো দোররা মারো আর যদি বিবাহিত হয় তাহলে ওই বানরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও আইনটা দিয়েছেন কে এই আইন যদি কার্যকর থাকে গোটা এলাকায় একটা বিচার করা হয় তারপর এলাকায় আর জেনাবে বিচার থাকবে কিন্তু আল্লাহর আইনকে বাতিল করে ফেললো এবারে জেনাবে বিচারে লাইসেন্স দেওয়া হচ্ছে পতিতালয়ের কি আছে লাইসেন্স দেওয়া হয় আল্লাহ বলছেন খবরদার তোমরা জেনাবে বিচারের কাছেও যেও না জেনাবে বিচার বড় বেহায় আপনার কাজ অশ্লীল কাজ হারাম করেছেন কে আর আমার দেশে জনগণের সরকার লাইসেন্স দিয়ে দেয় পতিতলা লাইসেন্স আছে লাইসেন্স থাকলে ওরাদের নাম হলো যৌন কর্মী কি নাম যৌন কর্মীদের নাম কি যৌন কর্মী আগে বলতো বেশা এটা খারাপ শোনা যায় সেই জন্য নাম বদলাইছে এখন এখন নাম দিছে কি ও আমার ভাইয়েরা যার কারণে আজকে আমাদের গ্রামগঞ্জে পর্যন্ত মেয়ে লোকেরা স্বামীর কথা মানে না এহুদি খ্রিস্টানদের দেশে স্বামী স্ত্রী মিল নাই স্বামী এক ক্লাবে স্ত্রী আর এক ক্লাবে স্বামী একজন মহিলাকে নিয়ে আছে স্ত্রী আর একটা পুরুষকে নিয়ে আছে এমনকি স্ত্রী তার স্বামীকে বাদ দিয়ে আর একজন পরপুরুষের সাথে সম্পর্ক রাখে একদিন আসবে তার বয়ফ্রেন্ড বলতে দেখো স্বামীকে বলে তুমি একটু অন্য ক্লাবে যাও মানে অন্য রুমে ঘুমাও আজকে আমার বয়ফ্রেন্ড আসবে এরপরে যদি স্বামী বাধা দেয় তাহলে পুলিশ খবর দেয় কি করে ওদের দেশে স্বামী স্ত্রী মিল নাই আমার দেশেও সেই স্বামী স্ত্রী মিলকে ভাঙ্গার জন্য এই দেশে হাজার হাজার এনজিও গুলো বাটে নামছে নারীদেরকে বেবর্দা করার জন্য আমি বলি মানুষেরা গাভীর ফার্ম করে কারণ গাভীতে বাচ্চা দেয় গাভীর থেকে দুধ পায় মানুষ মুরগির ফার্ম করে কারণ মুরগির থেকে বাচ্চা হয় মুরগিতে ডিম দেয় বাচ্চা হয় ঠিক তেমনি ভাবে এহুদি খ্রিস্টানরা দেখল বাংলাদেশের মেয়ে লোকদেরকে যদি নষ্ট করা যায় বেপর্দা করা যায় জেলা বিচারে লিপ্ত করা যায় মানুষের কারখানায় আগুন লেগে যাবে হারামজাদা তৈরি হবে তারপরে ওরা বাচ্চাদেরকে কোলে নিয়ে আর আল্লাহ আল্লাহ শিখাবে না ওরা ওদের শিখানো জিনিস শিখাবে আদুম বাগদুম ঘোরাডুম সাজে এইগুলো শিখাবে ফরিদা নাচে ভেরন গাছে ওর নাকটা নেছে বোয়াল মাছে ও ফরিদা ফিরে চা কি ও বলটা ফিরে চাপ ফরিদার দেখে রাস্তায় আসবাজে এই সমস্ত আলতু ফালতু কতগুলো গান গাওয়ানোর জন্য এনজিওরা মাঠে নেমেছে ও আমার মা বোনেরা শুনে রেখো এটা তোমাদের ইজ্জত বাড়াবার জন্য নয় তোমাদের মান সম্মান কমাবার জন্য তোমাদের ইজ্জত আল্লাহ যেটা দিয়েছেন তার মধ্যে রয়েছে পর্দা করলে ইজ্জত বাড়ে না কমে পর্দা নেশি মেয়েদেরকে ইফটিজিং করতে পারবে আল্লাহ তারা পরিষ্কার বলে দিয়েছেন পর্দার হুকুমকে আমরা বাতিল করলাম এবারে শুনুন আল্লাহ তারা বলছেন চোরের বিচার আছে চুরি করে মানুষ চুরি করে চোরের জন্য বিচার দিয়েছেন কে আল্লাহ বলছেন চোর চাই পুরুষ হোক চাই নারী হোক যদি পুরুষ নারী যেই হোক চুরি করে ওর হাত কেটে ফেলে আইনটা কার এই আইন যদি থাকে তাহলে এলাকায় চুরি থাকবে একটা চোরের হাত কাটো দেখবে জীবনের তরে যারা দেখবে আর শুনবে আর কেউ চুরি করবে মক্কা মদিনায় আজান হয়ে গেল স্বর্ণের দোকান পর্যন্ত বন্ধ হয়ে গেছে একটা কালো পর্দা ঝুলিয়ে দিয়ে মসজিদে চলে গেছে আর চুরির ভয় আছে কারণ সেখানে আল্লাহর আইন আছে চুরি করলে কি করা যাবে হাত কেটে যাবে অপরদিকে সোনার বাংলায় মসজিদে গেলে পর্যন্ত জুতা চুরি হয়ে যায় ঠিক কিনা সোনার বাংলা সোনার মদিনায় পার্থক্য কেন সোনার বাংলায় আল্লাহর বিধান চুরির হাত বিধানকে বাতিল করেছে আর মক্কাবদিনায় আল্লাহর বিধান কার্যকর রয়েছে যেই কারণে পার্থক্য রয়েছে মুসলমান অনেকে চিন্তা করে চোরের হাত কাটলেই বলে কেমনে খাইবে কি করবে তোমার মায়া বেশি আল্লাহর মায়া বেশি বিধান দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আলাহুল খলকুয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি যার আইন চলবে কার সৃষ্টি করেছেন কে আইন দেওয়ার মালিক কে এই আইন বাতিল করার ক্ষমতা কারো আছে এই আমি শুরুতে বলেছি মুসলিম হবেন পুরা মুসলিম না হাফ মুসলিম আমরা এখন কি পূর্ণ মুসলিম না হাফ মুসলিম আছি হাফ মুসলিম আছি আদালতে আল্লাহর হুকুম নাই এই যে বলতেছি একটা মানে নাকি আমার ভাইয়েরা আল্লাহর নবী মক্কা বিজয় করলেন মাত্র তিন দিন হল মক্কা বিজয়ের তিন দিনের মাথায় একটা চুরি হয়ে গেল চুরিটা করল মক্কার এক সম্ভ্রান্ত মেয়ে কোরাইশ বংশের বনু মাকজুম গোত্রের মেয়ে এমরাতে মাকজুমিয়া নামটাও আমাদের নবীজির মেয়ের নামে নাম ফাতেমার নামে নাম মক্কার লোকেরা চিন্তায় পড়ে গেল সর্বনাশ এই মহিলার হাত কাটা গেলে কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে সেজন্য তারা চিন্তা করলো নবীকে একটু বুঝানো যাতে হাতটা না কাটা যায় এই জন্য কিছু সুন্দর পরামর্শ করল নবীর বংশ তো কোরাইশ বংশ হাত কাটা গেলে নবীরও তো বদনাম হইবে নামটাও নবীর মেয়ের নামে নাম কিন্তু নবীকে বুঝাইবে কে বুঝাবার জন্য তার আল্লাহ নবীর পালক পুত্র ছিল জায়েদ এই পালক পুত্রের পালক ছেলে ছিল নাতি ছিল নবীর ওসামা কি নাম ওসামা বিন জায়েদ আল্লাহর নবীর আদরের নাতি সবাই চিন্তা করলে নাতির কাছেই আমরা বলবো আল্লাহর নবীর পালক নাতি উসামা বিন জায়দ আল্লাহর নবীর কানে কানে গিয়ে বলল ইয়া আল্লাহি মক্কায় একটা সর্বনাশ হয়ে গেছে একটা চুরির ঘটনা ঘটে গেছে চুরিটা করেছে কোরাইশ বংশের একটা মেয়ে লোক নামটা ফাতেমা আপনার ছোট মেয়ের নামে নাম হাত কাটা গেলে বদনাম হবে কোরাইশ বংশের আপনার বংশের বদনাম হবে আপনিও তো কোরাইশ বংশের লোক নামটাও তো মেয়ে লোকটার ফাতেমার নামে নাম ইয়ারা সুরাল্লাহ অন্য কোন বিচার করা যায় কিনা একটু চিন্তা করে দেখুন আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল খুদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন তিনি মুসলমানদেরকে একাত্র করে বলেন ও আমার উম্মতরা শুনো আগের যুগের লোকেরা ধ্বংস হয়েছে আল্লাহর কালামকে পরিবর্তন করার কারণে আল্লাহর আসমানিকে তার হুকুমকে পরিবর্তন করার কারণে জেনে রাখো আল্লাহর কসম আজকের কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয় আজকে যদি আল্লাহর নবী মোহাম্মদের মেয়ে কলিজার টুকরা ফাতেমাও চুরি করত ফাতেমা আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জোরে বলুন আল্লাহ আল্লাহর আইন বদলাবার ক্ষমতা কারো আছে এই আইন কি আমার দেশে আছে তবে ভালো করে বুঝতে হবে আল্লাহ তার আইন দিলেন কেন এই আইন একদিন আসে নাই এই আইন আসলে পেঁয়াজ চোর লবণ চোরের কথা বলা হয় না চুরি কেউ করবি না ইতিহাস পড়ুন আল্লাহর নবী মদিনায় যখন রাষ্ট্র গঠন করলেন বাইতুল মাল উদ্বোধন করছেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে গেল এবারে বাইতুল মালের উদ্বোধন হচ্ছে আল্লাহর নবী এমন একটা সুন্দর ঘোষণা করলেন যে ঘোষণা পৃথিবীর ইতিহাসে কোন রাজনীতিবিদ কোন অর্থনীতিবিদ কোন লিডারের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই কেমত পর্যন্ত দেওয়া সম্ভব হবেও না আল্লাহর নবী সেদিন বললেন আলামান তারাকা মালান ফালে আলিহি শুনে রেখো আজকের থেকে যদি কোনো ব্যক্তি সম্পদ রেখে মারা যায় সেই সম্পদ তার অরিজদের মধ্যে বন্টন করা হবে ফারায়েজ মোতাবেক নিয়ে নেবে সেখানে আমি ভাগ বসাতে যাব না কিন্তু জেনে রাখো আমান তারাকা দাইনান আও দয়ান যদি কোনো ব্যক্তি অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায় ঋণগ্রস্ত হয়ে মারা যায় আজকের থেকে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ঘোষণা করলাম ওই সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব ওই অসহায় স্ত্রী সন্তানদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমি আল্লাহ রসুল নিজে গ্রহণ করলাম যারা বলুন সুবাহ আল্লাহ এই রকম যখন মানুষের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা হলো মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা খাদ্য সবকিছুর ব্যবস্থা করা হলো এরপরে আর চুরি করার দরকার আছে এরপরে যদি চুরি করে তার জন্য বিচার দেওয়া হলো আল্লাহ রব্বুল আলমিন বলছেন এবারে যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলো আইনটা কার আল্লাহর আইন বাতিল করলে মুসলমান থাকবে হ্যাঁ। ইতিহাস পড়ুন ইবলিসেও অন্যায় করলো আদমও করলো দুজনে করছে কিনা আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইসালামকে সৃষ্টি করে হাওয়াকে সৃষ্টি করে বেসতে থাকার জন্য সুযোগ করে দিলেন বললেন অকুলনায়া আদামুস্কুন জান্নাতা মিনহা হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা আল্লাহ বলছেন ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো জান্নাতে যেথায় ইচ্ছা সেটাই ঘোরো যা মনে চায় তা খাও কিন্তু খবরদার খবরদার ওই নির্দিষ্ট একটা গাছের কাছেও যাবে না ওর ফল খাবে না আল্লাহ নিষেধ করলেন আদম আলাইসালাম শয়তানের ধোকায় পড়ে সেই ফল খাইলেন অন্যায় করেছেন কিনা অন্যায় হয়েছে কিনা অন্যায় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন জিজ্ঞেস করলেন আদম আমি তোমাকে বললাম এই গাছের ধারে কাছ যাবে না তুমি কেন গেলা কেন খাইলা আদম আলাহিসাম সঙ্গে সঙ্গে বললেন ওয়াইল্লাম আলামিন আমি অন্যায় করে ফেলেছি বড় গুনাহ করে ফেলেছি পাপ করে ফেলেছি নিজের উপর অত্যাচার করে ফেলেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো দয়া না করো আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ মাফ করেছেন কিনা অপরদিকে ইবলিস আল্লাহ তারা ইবলিসকে হুকুম দিলেন আদমকে চেষ্টা করো কাকে চেষ্টা করো ইবলিস চেষ্টা করল না আল্লাহ তারা ইবলিসকেও জিজ্ঞেস করেন হে ইবলিস যখন আমি তোমাকে হুকুম করলাম শেষদা করো তখন তুমি কেন শেষদা করলা না ইবলিস যদি বলতো আদমের মতো আমি অন্যায় করেছি আল্লাহ মাফ করতেন কিনা বোঝা গেল অন্যায় করলে কাফের হয় না যে তবা করে মাফ করেন কিনা কিন্তু ইবলিস তবা করে নাই ইবলিস কি বলল ইবলিস আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি বেশ করতে গেল ইবলিস বলল কাল আনা খাই আমি তো আদমের চেয়ে ভালো কেমনে ভালো আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছ মাটি দিয়ে আগুনের গতি হল ঊর্ধ্বে মাটির গতি নিম্নে আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে আর মাটি যদি উপরে ছুঁড়ে মারে তাহলে নিচে চলে আসে ঠিক না আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি বেশ করলো প্রথম যুক্তিবাদী কে ইবলিস প্রথম যুক্তিবাদীর নাম কি প্রথম বুদ্ধিজীবীর নাম কি আজকেও যারা আল্লাহর বিধানকে বাতিল করে আর বলে আল্লাহ তালা নারীদেরকে ঠকিয়েছে পর্দার হুকুম দিয়ে ঠকিয়েছে চোরের হাত কারা বিদায় যুগে চলে না পাথর ছুরি হত্যা করা আইন এই দেশে চলে না এরকম যারা আল্লাহর বিধানকে ভুল ধরে আল্লাহর বিধানকে যুক্তি দিয়ে বিচার করে তাদের প্রথম নেতার নাম কি তারা কার মরিদ ইবলিসের মরিদ তারা মুসলমান না কুফার মুসলমান পরিষ্কার কুফার এই জন্য আমি শুরুতেই বলেছি মুসলিম হইতে হলে পূর্ণ মুসলিম হতে হবে না অর্ধেক করে চলবে পূর্ণ মুসলিম হতে হবে ব্যাংকে আল্লাহর হুকুম চলতে হবে আল্লাহ বলছেন সুদ হালাল না হারাম কেমন হারাম আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করো যদি মমিন হয়ে থাকো সুদ বর্জন করো যদি কি হয়ে থাকো ফাইল্লাম তাফালু যদি সুদ বর্জন না করো তাহলে তোমরা আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও কার সঙ্গে যুদ্ধ সুদ খাইলে কার সঙ্গে যুদ্ধ করা এরপরে দোয়া করলে দোয়া কবুল হবে এই জন্য ইহুদি খ্রিস্টানরা হাজার হাজার এনজিওদেরকে ছড়িয়ে দিল বাংলাদেশের মুসলমানরা জিকির করে করুক নামাজ পড়ে করুক আপত্তি নাই ওদের মধ্যে সুদ ঢুকিয়ে দাও সুদে জর্জরিত হয়ে গেলে পরে তারা আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেল এরপরে দোয়া করলে দোয়া কবুল হবে না নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না হজ কবুল হবে না জিকির আজকাল কোনো কিছুই কবুল হবে না ও আমার ভাইয়েরা এই জন্যই এই দেশে হাজার হাজার এনজিওদেরকে লেলিয়ে দিল ডক্টর ইনুস সাহেবদেরকে বলে দিল তোমরা যাও বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দাও যখন সুদ ঢুকিয়ে দিল গোটা জাতিকে সুদের সঙ্গে জর্জরিত করলো নারীদেরকে বেপর্দা করতে পারলো তখন আবার ওই কাফের শক্তিগুলো এদেরকে ডাকলো ডেকে বলল তোমরা আমাদের মিশন বাস্তবায়ন করেছ নারীদেরকে বেপর্দা করেছ মেয়ে লোকের ফার্ম তৈরি করেছ মেয়ে লোকদের মাধ্যমে সুদ ঢুকিয়ে দিয়ে গোটা জাতিকে আল্লাহর সঙ্গে যুদ্ধে লাগিয়ে দিতে পেরেছ এবারে আমাদের বড় পুরস্কারটা নাও সেই পুরস্কারের নাম কি এই নোবেল পুরস্কার কোন শান্তি পুরস্কার না এটা হল গোটা মুসলিম জাতিকে আল্লাহর সঙ্গে লড়াই লাগিয়ে যুদ্ধ লাগিয়ে দেওয়ার মতো একটা শয়তানের নকশা বাস্তবায়ন করেছে সেটার নাম হচ্ছে কি নোবেল পুরস্কার ঠিক কিনা এমনি ভাবে আমি বলতে গেলে অনেক সময় লাগবে এক একটা দেখাচ্ছি সম্পত্তি বন্টনের আইন করেছেন কে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ইউসি কুমুল্লাহ এগারো আয়াত আল্লাহ বলছেন তোমাদেরকে হুকুম জারি করছেন ওসিয়াত করছেন লিজাকারে মিসলু হাজিল উংসাইন একটা পুরুষ সন্তান দুইটা নারীর সমান সম্পত্তি ভাবে আইনটা করেছেন কে এবারে ওই যে শয়তানের মরিদ যারা তারা ভুল ধরতে শুরু করলো আল্লাহ তারা নারীদেরকে অর্ধেক দিল কি জন্য পুরুষ একজন পুরুষ চারটে বিয়ে করতে পারে মেয়ে লোক কেন করতে পারবে না শিখেছি কিনা হ্যাঁ। ও আমার পুরুষের পুরুষ ভাইয়া মেয়ে লোক ভাইয়া শুনো আমার মা বোনরা শুনুন একটা পুরুষ যদি চারটে মেয়ে লোক বিয়ে করে আর চারটে স্ত্রী করে চারটা সন্তান হয় এই সন্তানগুলোর বাপ একজন কিনা কিন্তু যদি একটা মেয়ে লোক চারটা পুরুষকে বিয়ে করে চারজনে মেলামেশা করলো পরে একটা বাচ্চা হইল বাপকে হবে বাপকে হবে চারজনে দাবি করে মারামে লাগবে কিনা আল্লাহ রাব্বুল আলমিন মেয়ে লোকদেরকে অধিকার বেশি দিয়েছেন সমান অধিকার না অধিকার অনেক বেশি দায়িত্ব ভিন্ন এখন সব জায়গায় সমান হইতে চায় তাহলে তো মুশকিল ওই দুইজন লোক আটকা পড়েছে ঘরে একজন পুরুষ একজন মেয়ে লোক এই মাইকের পুরো সমস্যা হচ্ছে একজন পুরুষ একজন মেয়ে লোক ঘরের দরজা বন্ধ আটকা পড়ে গেছে পেশাবে চাপছে এখন পুরুষটা করলো কি মেয়ে থেকে বললো যে তুমি বসো আমি তোমার কাঁধে চড়ে জানলার ফাঁক দিয়ে পেশাব করে দিই পেশাব করে দিল পুরুষটা বাইরে চলে গেছে এরপরে মেয়ে লোকটা পেশাব করবে পুরুষটা বসলো মেয়ে লোকটা তার কাঁধে উঠে পেশাব করা শুরু করলো পেশাব কি বাইরে যাবে না মাথায় পড়বে আমার ভাইয়েরা সব জায়গায় সমান না অধিকারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিন মেয়ে লোকদেরকে অধিকার বেশি দিয়েছেন বলতে গেলে অনেক সময় লাগবে মেয়ে লোকের জীবন তিনটা একটা মেয়ে আর একটা স্ত্রী দ্বিতীয় ধাপে স্ত্রী তৃতীয় ধাপে গিয়ে মা আল্লাহ তারা প্রত্যেকটার জন্য স্বতন্ত্র বিধান দিয়েছেন মায়ের অধিকার অনেক বেশি দিয়েছেন আল্লাহ নবীর একজন সাহাবি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো ইয়ারা সুরাল্লাহি আমি আল্লাহর হুকুম পালন করার পরে সবচেয়ে বেশি হুকুম পালন করব কার আল্লাহর নবী বললেন উম্মাকে তোমার মায়ের হুকুম পালন করো সাহাবি আবার প্রশ্ন করলো ইয়ারসুল আল্লাহি আল্লাহর হুকুম পালন করার পরে আমি কার হুকুম মেনে চলবো আল্লাহ নবী বলেন তোমার মায়ের হুকুম মেনে চলো আবার তৃতীয়বার প্রশ্ন করলে একই উত্তর আসলো এবারে সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহি আমি বুঝতে পেরেছি আমি জানতে পেরেছি আল্লাহর হুকুম পালন করার পরে এই পৃথিবীতে যার হুকুম সবচেয়ে বেশি মানতে হবে সে হলো আমার মা বলুন তারপরে আমি কার হুকুম পালন করে চলব এবার আল্লাহ নবী বলছেন তোমার আব্বা জানের হুকুম মেনে চলো কার হুকুম বোঝা গেল মায়ের চেয়েও বাবার হুকুম বেশি মানে মায়ের অধিকার তিন গুণ বেশি বলেছেন তারপরে বাবার কথা বলেছেন কিনা ও আমার ভাইয়েরা এই বিষয়গুলো আমি আর বইকেরও আপনার ওয়াজে শুনেন আমি কিছু কথা বলতে চাচ্ছি এখন সামনে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি একটা সাইড নিয়ে একটা অংশ নিয়ে শাসক পর্যায়ে আল্লাহর হুকুমকে যারা পরিবর্তন করেছে এবারে আমাদের দুশ্মন দুই রকম কয় রকম আমি এটাকে একটা কৌতুক বলে থাকি এক বাড়িতে মেহমান গেছে মেহমানকে ভালো খাবার দাবার দিয়ে তারপরে শোয়াইল কিন্তু খাট পুরাতন খাট কি পুরাতন খাটে কি থাকে উরস থাকে কি থাকে উরস থাকে সারপোকা থাকে আর উপরে দেয় নাই মশারি উপরে দেয় নাই কি তো রাত্রে মেহমানকে কায়দা মতো খাইল নিচের থেকে সারপোকা উপর থেকে মশা সকালবেলা মেজবান গিয়ে জিজ্ঞেস করলো যে ভাই রাত্রে ঘুম কেমন হলো কোনো কষ্ট তো হয় নাই মেহমানের মেজাজ তেমনি খারাপ মেহমান বলল যে ভাই রাত্রে তেমন কষ্ট হয় নাই মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার পোকায় টেনে না ধরত ভাইরা আমার এতক্ষণ পর্যন্ত বললাম স্যার মশার কথা ইসলাম ক্ষতি করতেছে কারা শাসক গোষ্ঠী এহুদি খ্রিস্টান গোষ্ঠী যারা আমাদেরকে বোমা মারছে হত্যা করছে আল্লাহ আইন বাতিল করছে অপরদিকে আর একটা দল হল সার্পোকা নিচের থেকে ইসলামের ক্ষতি করছে এইগুলো কারা এইগুলো হচ্ছে একদল আলেম কারা এইবার সার্পোকা ধরতেছি খেয়াল করুন এই সার্পোকা আসলো থেকে আমার ভাইয়েরা ইংরেজরা যখন এই ভারতবর্ষ দখল করেছিল ইতিহাস পড়ুন এই ভারতবর্ষে ইংরেজরা যখন দখল করল এদের দালালদের কাছে রিপোর্ট চাইল ভারতবর্ষ আমরা দখল করেছি এবারে এই ভারতবর্ষে আমাদের শাসন ব্যবস্থা স্থায়ী হবে কি করে এই জন্য তোমরা পরামর্শ দাও রিপোর্ট তৈরি করো ডক্টর উইলিয়াম হান্টার নাম কি উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটা বড় দল তৈরি করে দিল ভারতবর্ষে ছড়িয়ে দিল যে ইংরেজদের শত্রু কারা এবং সেই শত্রু দমন করতে হলে কেমনে দমন করা যাবে সেই পরামর্শ দেওয়ার জন্য ও আমার ভাইয়েরা ইতিহাস পড়ুন ডক্টর উইলিয়াম হান্টার রিপোর্ট তৈরি করল ভারতবর্ষে ইংরেজদের একমাত্র শত্রু মুসলমান কারা এই মুসলমানদেরকে কোরআন শিখানো হয় মুসলিমদের ধর্মের নাম হল ইসলাম ওদের নাম মুসলিম ওরা এক আল্লাহ ছাড়া কারো সামনে আত্মসমর্পণ করে না এই মুসলিমরাই কেবলমাত্র ইংরেজদের শত্রু যদি ভারতবর্ষে স্থায়ী শাসন চালাতে চাও স্থায়ী হুকুমত চালাতে চাও তাহলে তোমাদের একটা কাজ করতে হবে এই মুসলমানকে ধ্বংস করতে হবে কাদেরকে এই মুসলিমদেরকে ধ্বংস করতে হলে কাজ করতে হবে কয়টা কাজ এক নাম্বার কাজ হল মুসলমানদের সমস্ত কোরআনগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে দুই নাম্বার কাজ হল মসজিদ মাদ্রাসাগুলোকে বন্ধ করতে হবে ও আমার ভাইয়েরা শুধু দিল্লি শহরে প্রায় সাড়ে বারোশো দিনই মাদ্রাসা ছিল আল্লাহ ভারতবর্ষের যত জমি এই জমির প্রায় এক চতুর্থাংশ জমি ছিল মুসলমানদের মসজিদ মাদ্রাসা অক্ষ করা এই অক্ষগুলো বাতিল করতে হবে মসজিদ মাদ্রাসা বাতিল করতে হবে তিন নাম্বার কাজ হল এই কোরআন যারা প্রচার করে সেই আলেমদেরকে হত্যা করতে হবে আমার ভাইয়েরা ইতিহাস পড়ুন ডক্টর টামসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক তিনি লিখেছেন এর পরের থেকে ইংরেজরা এই তিনটা কাজ বাস্তবায়ন করা হাত দিল দিল্লি শাহী মসজিদের সামনে আর লাহোর জামে মসজিদের সামনে এক এক দিনে তিন তিন লক্ষ কোরআনুল করিমকে একাত্র করে আগুন দিয়ে জ্বালিয়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছে এরপরে মসজিদ মাদ্রাসা ভেঙ্গে দেওয়া হল বড় বড় মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হল আর ওই অক্ষ সম্পত্তিগুলো বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দিয়ে দেওয়া হল এইভাবে মসজিদ বন্ধ করলো মাদ্রাসা বন্ধ করলো কোরআন পুড়িয়ে ফেললো এরপরে তৃতীয় নাম্বার কাজ হল আলেমদেরকে হত্যা করা ডক্টর টমসন লেখেন আমার সৃষ্টিকর্তার কসম দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুই পাশে বিশাল বিশাল গাছগুলোর এমন কোন ডাল ছিল না যে গাছের ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল ওলামা ইকরামদেরকে শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে তারপরে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হয় এইভাবে ওলামা একরামদের হত্যা করা হলো আমি দিল্লি শাহী মসজিদের পিছনে তাবুতে গেলাম মানুষ পোড়া গন্ধ অনুভব করলাম দেখলাম চল্লিশ জন আলেমকে আগুনে পড়ানো হচ্ছে আমার সামনে আরো চল্লিশ জন আলেমকে আনা হলো বলা হলো মৌলবীর দল হয়তো ইংরেজদের সামনে মাথা নত করবি নতুবা তোদের কেউ আগুনে পোড়ানো হবে যেমনটা এই চল্লিশ জনকে আগুনে পোড়ানো হচ্ছে ডক্টর টামসন বলেন ওই চল্লিশ জন আলেমের দিকে আমি লক্ষ্য করলাম আমি দেখলাম সমস্ত আলেম আগুনে পড়তে রাজি হল কিন্তু ইংরেজদের সামনে মাথা নত করতে রাজি হয় নাই জোরে বলুন সুহান আল্লাহ ওই আলেমদের মুখে কবিতা ছিল আমরা সে জাতি যারা আল্লাহর নবীর দিন গ্রহণ করেছি আল্লাহর নবীর কাছে আমাদের জীবন আল্লাহর কাছে আমাদের জীবন জানমাল বিক্রি করে দিয়েছি আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে আমরা কোনো ইংরেজদের বাচ্চার সামনে মাতানত করতে পারি না डरते नहीं दुनिया में मुसलमान किसी से जब दौलत ईमा मिली उनको नबी से कत्ल करना है तो कर ले आश के दिलदार को हम शिकायत जा करेंगे कातबे तकदीर को मर्द मोमिन बातिल से हरगिज खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं মুসলিমরা গর্দান কাটাতে পারে গর্দান ঝুকাতে পারে না ও আমার ভাইয়েরা তাদের বক্তব্য ছিল ये बात आया है दुश्मन पर हम फूल भी है तलवार भी है या बस में जहां महकाएंगे या खून में नहा कर दम लेंगे सो चाहे कफील अब कुछ भी हो हर हाल में अपना हक लेंगे इज्जत से जीना है तो जी लेंगे या जामे शहादत पी लेंगे ইজ্জতের সঙ্গে বাঁচলে বাঁচব নতুবা আমরা শাহাদতের মৃত্যু গ্রহণ করে নিব জোরে বলুন সুহার আল্লাহ ওলামা একরাম হত্যা করা হল মাদ্রাসা বন্ধ করলো মসজিদ বন্ধ করলো এরপরেও যখন দেখলো ইংরেজ বিরোধী আন্দোলন থামে নাই আবার পরামর্শে বসলো দালালদেরকে ডাকলো বলল তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পড়িয়ে দিয়েছি তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদেরকে হত্যা করেছি কোরআন পড়িয়েছি বলো এখনো কেন ইংরেজ বিরোধী আন্দোলন থামছে না তখন ইংরেজদেরকে যারা পরামর্শ দিয়েছিল তারা এই ছোট ছোট বাচ্চার হাফেজ সাত আট বছর হাফেজ এদেরকে নিয়ে হাজির করলো বলো দেখো তোমরা যেই কোরআন পুড়িয়েছ কাগজের কোরআন পুড়িয়েছ তোমরা যেই মাদ্রাসা মসজিদ বন্ধ করেছ ইটের আর কাঠের মাদ্রাসা বন্ধ করেছ জেনে রাখো এই ছোট্ট ছোট্ট শিশুদের বুকের মধ্যে তিরিশ পারা কোরআন সংরক্ষিত আছে কেয়ামত পর্যন্ত এই কোরআন তোমাদের পক্ষে ধ্বংস করা সম্ভব না জোরে বলুন সুবাহার আল্লাহ আল্লাহ তাই বলছেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ওই কাফেরা এহুদি খ্রিস্টানরা আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিবাতে চায় আর আল্লাহ তালা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন লাউকারিহাল কাফেরুন যদিও দুনিয়ার সমস্ত কাফেররা একত্র হয়ে বিরুদ্ধিতা করে অপছন্দ করে আল্লাহ তালা নূরকে পূর্ণ করে ছাড়বেন ওরা বন্ধ করতে পারবে পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগাইলে পাহাড় ভাঙ্গে না মাথা ভাঙ্গে আল্লাহ বলছেন আমি কোরআনকে নাজিল করেছি এবং কেয়ামত পর্যন্ত এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে বলুন সুবাহান আল্লাহ ও আমার ভাইয়েরা ইংরেজরা এবারে দেখলো আলেমদেরকে এইভাবে হত্যা করলে কাজ হবে না এবারে আমাদের আলেম তৈরি করতে হবে কি করতে হবে এই শুরু হলো দালাল তৈরি করা অ মুসলমান আমি বলি বোমা মারলে পরে মুসলমান মারা যায় ইসলামের কোনো পরিবর্তন হয় না ঠিক কিনা কিন্তু দালালদের দ্বারা ইসলামের পরিবর্তন হয় ঠিক কিনা এই লোকগুলো এবারে চিন্তা করলো তাহলে আলেমদেরকে মারব না দুই রকম ভাগ করব আমাদের কিছু নিজস্ব আলেম তৈরি করতে হবে স্পেশাল আলেম আমাদের পক্ষে তারা কথা বলবে সেই জন্য তারা মাদ্রাসা তৈরি করার প্ল্যান তৈরি করলো ইংরেজরা প্রথম যে মাদ্রাসা তৈরি করলো সেই মাদ্রাসার নাম কি জানেন কলকাতা আলিয়া মাদ্রাসা কি নাম এই কলকাতা আলিয়া মাদ্রাসা কোন মুসলমানরা তৈরি করে নাই আমার ভাইয়েরা এই আলেমরা যদি বলে যে একটা মাদ্রাসা করব আপনারা টাকা দান দিতে অসুবিধা আছে কারণ আলেমরা কোরআন হাদিস পড়ায় জানা আছে আপনার আর হরে কৃষ্ণ হরে রাম যদি এসে বলে যে আমি একটা মাদ্রাসা করব তাহলে কি আছে চিন্তার ব্যাপার আছে কিনা ডাল মে কুচ কালা হয় কাবাব মে হাড্ডি হয় কোন কারণ আছে ঠিক কিনা ইংরেজরা মাদ্রাসা করা শুরু করলো এরপরে সেই মাদ্রাসার নিয়ন্ত্রণ যাতে নিজেদের হাতে থাকে সেজন্য প্রিন্সিপাল পদের জন্য শর্ত দিল এত বছর অভিজ্ঞতা লাগবে এই শিক্ষা লাগবে ওরা জানে মুসলমানদের মধ্যে এই শিক্ষাগত যোগ্যতা কারো নাই যার কারণে এই কলকাতা আলিয়া মাদ্রাসার একজন আর দুজন নয় পরপর সাতাইশ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান কয়জন সাতাইশ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান এবং এক বছর দুই বছর নয় দীর্ঘ সাতাত্তর বছর পর্যন্ত পরিচালনা করেছে খ্রিস্টানরা কারা খ্রিস্টানরা সিলেবাস তৈরি করলো ডক্টর ম্যাকলি কি নাম ডক্টর ম্যাকলি এই ম্যাকলি সাহেবরা সিলেবাস তৈরি করার সময় ইসলামের মূল বিষয়গুলো এতক্ষণ যা বললাম ইসলামের আইন যে চুরির বিচার কি হবে জেদার বিচার কি হবে সুদের হুকুম কি এইরকম সবগুলোকে বাতিল করে দিয়ে শুধু উজু গোসল পড়ো নামাজ করো মসজিদে থাকো আর আমরা দেশ চালাবো এই ভাগ করে একটা সিলেবাস তৈরি করলো খ্রিস্টানরা আজকে সেই সিলেবাস চলছে আর শিখাইল কি মুসলমানদেরকে নবীর আশেক বানাও এইরকম কিছু স্লোগান শিখাও নবীর আশেক বানাই দিয়া তারপরে সিরেকে ঢুকাও নবী মানুষ না নবী ফেরেস্তানা আল্লাহ নবী মানুষ নাকি আমি গত কয়েকদিন আগে প্রোগ্রাম করতে গেছিলাম কুমিল্লাতে আল্লাহ একবার নবী কি মানুষ নাকি নবী মাটির তৈরি তা আমি বললাম যে কিসের তৈরি নবী মানুষ না ফেরেস্তা কারণ নবী মানুষ মাটির তৈরি না আমি নবী তো মানুষ মানুষ মাটির তৈরি নবী মাটির তৈরি না না নূরের তৈরি আমি আচ্ছা নূরের তৈরি কি কোন নূরের তৈরি নূর দুই রকম আছে এক নূর দিয়ে ফেরেস তারা তৈরি হয়েছে আর এক নূর আল্লাহ তৈরি হয়েছেন আল্লাহ কোন নূর দিয়ে তৈরি হল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি বলো ফেরেস তাদের নূর দিয়ে তৈরি হয়েছে তাহলে নবীর মর্যাদা বাড়ানো হলো না শুরু করা হলো আর যদি বলো আল্লাহ তালার নূর দিয়ে তৈরি হয়েছে আল্লাহর সঙ্গে শিরিক করা হলো কিনা আল্লাহর সাথে শরিক করা হলো আল্লাহর অংশ বানাই দিল এক বানাই ফেললো ও আমার ভাইয়েরা এইরকম শিরিক করায় আর কয়েক ঘরে ঘরে মিলাদ দিন রসুলের সাফাত নিন মানুষ মরলে পরে মিলাদ খাওয়াও তিন দিনা খাওয়াও চল্লিশে খাওয়াও এদি খ্রিস্টানরা এই মিলাদের মধ্যে লাগাইয়ে দিল আর ওরা হুকুমত চালাতে শুরু করলো আদালত থেকে কোরআন বের করলো কোরআন যখন বের করলো একটা লাগাই দিতে হইবে লাগাইয়ে দিল খতম করার জন্য জন্য এখন এই দেশের মানুষ মনে করে কোরআনটা নাজিল হয়েছে খালি মুর্দার খাওয়ার জন্য মরলে পরে তিন দিন পরে খতম পড়াও চল্লিশা পড়াও মৃত্যুবার্ষিকী পড়াও ও আমার ভাইয়েরা মরলে পরে কি করতে হবে ফারায়দের কিতাব খোলো পরিষ্কার লেখা আছে ফারায়দের কিতাব সেরাজি আছে এটা উকিলরাও ফ সব কিতাবে লেখা আছে মানুষ যখন মারা যায় চারটে হক কয়টা হক মানুষ যখন মারা যায় মৃত্যু ব্যক্তির সম্পত্তির সঙ্গে চারটা হক সম্পৃক্ত কয়টা হক চারটা হক কয়টা হক খুব ভালো করে শুনেন কার টাকা খাওয়ান আর খান ভালো করে বোঝেন ও আমার ভাইয়েরা এক নাম্বার কাজ হলো মানুষ যখন মারা যায় মৃত্যু ব্যক্তির সম্পত্তির থেকে প্রথম কাজ হল আত্মাকফিন ও আত্মাজিহিজু কাফন দাফন করা মৃত্যু ব্যক্তির যে সম্পত্তি আছে ওই সম্পত্তির থেকে কাফন দাফন করতে গিয়ে যেই টাকা খরচা হয় ওইটা খরচ করতে হবে এক নাম্বার কাজ এক নাম্বার কাজ কি কাফন দাফন করা দুই নাম্বার কাজ হল উদ্দয়ন ঋণ পরিশোধ করা দুই নম্বর কাজ কি ঋণ পরিশোধ খবর নাই বাবার নামে খাওয়ান দিচ্ছে আছে না এরকম ঋণ পরিশোধ করা ফরজ সুন্নাত মুস্তাহ নফল কোনটা ফরজ কোরআনের সবচেয়ে বড় আয়াত ঋণ সম্পর্কে সুরায় বাকার দুইশো বিরাশি নম্বর আয়াত পড়বেন একটা পৃষ্ঠাব্যাপী একটা আয়াত লেনদেন সম্পর্কে ঋণ পরিশোধ করা সম্পর্কে ও আমার ভাইয়েরা আল্লাহর নবীর ইতিহাস পড়ুন আল্লাহর নবীর কাছে জানাজা আসলে জিজ্ঞেস করতেন এই লোকটা মরল কোনো ঋণ আছে কিনা যদি বলতো ঋণ আছে জিজ্ঞেস করতেন ঋণ আদায় করার কিছু আছে কিনা যদি বলতো আদায় করার কিছু রেখে গেছে তাহলে জানাজা পড়তেন আর যদি বলতেন না ঋণ আছে আদায় করার কিছু নাই আল্লাহর নবীর জানাজা ফেরত দিতেন বলে তোমরা পড়ো আমি জানাজা পড়ব না এত গুরুত্বপূর্ণ বিষয় ঋণ ওই ঋণ আদায় করতে হবে দুই নাম্বার কাজ ঋণ পরিশোধ করলো না খাওয়ন দিল এরপরে তিন নাম্বার কাজ কি শোনো তিন নাম্বার কাজ হলো ওসিয়াত পূরণ করা কি পূরণ করা ওসিয়াত করে গেল অমুক কিছু টাকা দিও এটা পূরণ করে দেওয়া এই তিন নাম্বার কাজ আদায় করার পরে যা থাকবে চার নাম্বারে কাজ হল আল্লাহর হুকুম মতো ফারায়েজ অনুযায়ী ওয়ারিসদের মধ্যে সম্পত্তি বন্টন করে দেওয়া চার নাম্বার কাজ কয় নাম্বার কাজ আবার বলুন এক নাম্বার কাজ কি এক নম্বর কাজ কি কাফন দাফন দুই নম্বর কাজ কি ঋণ পরিশোধ তিন নম্বর কাজ কি অসিয়াত পূরণ করা চার নম্বর কাজ কি ওয়ারিসদের মধ্যে ফারায়জ অনুযায়ী বন্টন করে দেওয়া এই বিধানগুলো কোন কিতাবে আছে ফারায়েজের কিতাবে আছে মুসলমান এবারে ওয়ারিসদের বন্টন করে দিলা না ওই ওয়ারিসদের মধ্যে নাবালেক শিশু আছে নাবালেক শিশুর মানের থেকে হানাফি মাজাবে জাকাতও ফরজ হয় না হানাফি মাজাব কি হয় না জাকাতও ফরজ হয় না তার নাবালের মাঘ থেকে যেখানে জাকাত দেওয়ার বিধান নাই ওইখানে তুমি যে বাপের নামে খাওয়ন দিলা নাবালের টাকা দিয়ে কার টাকা খাওয়াচ্ছ ওই মালের মধ্যে মেয়ে লোকদের অংশ আছে ছোট ভাইদের অংশ আছে মেয়ে লোকদের অংশ দিলা না ছোট ভাইয়ের অংশ দিলা না বাপ মারা গেল মা এখন আছে বুড়া মেয়েরা যখন আসে মায়ের সাথে দেখা করতে ভাবিরা পাত্তা দেয় না বড় ভাই জ্বালা দেয় ওই মেয়ে লোকেরা বাবার কবরস্থানে চলে যায় বাবা তুমি দুনিয়ার থেকে চলে গেছ এখন ভাইয়ের কাছে আমাদের মূল্য নাই আসলে ভাই মনে করে জমি নিতে আসছে জমি খাইতে আসছে ভাইয়ের ছেলেরা জ্বালাতন করে কবরের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দেয় অ মুসলমান আল্লাহর হুকুম অনুযায়ী সন্তানদের হক ঠকাইলা তিনদের হক ঠকাইলা আর বাবার নামে খাওয়ন দিচ্ছ এরপরে আসুন এই তিন দিনা মিলাদ চল্লিশা মিলাদ আল্লাহর নবী করেছেন কিনা সাহাবাই কেরাম করেছেন কিনা যদি করে থাকেও আমিও করব তুমিও করবা যদি না করে করা যাবে অনেকে এখন কইবে হুজুর অসুবিধা কি একটু বাবের নামে খাওয়ন দিলাম গরিব খাওয়াই অসুবিধা কি আমি সেজন্যই শুরুতে বলে রেখেছিলাম জোহরের নামাজ ফরজ কয় আসর কয় এসা কয় রাখাত মাগরীব কয় রাখাত এখন যদি মাগরীবের নামাজ কোন ব্যক্তি চার রেখাত পরে অসুবিধা কি নামাজ হবে ও আমার ভাইজান মাগরীবের নামাজ যেরকম চার রেখাত পড়লে নামাজ হবে না যেহেতু আল্লাহর নির্দেশ এরকম নাই ঠিক তেমনি ভাবে ওই যে তিন দিনে মিলাদ চল্লিশা মিলাদ আল্লাহ নবী করেন নাই এগুলো বেদাত তৈরি করা হয়েছে সবের উদ্দেশ্যে এবাদত তৈরি করা হয়েছে মৃত্যু ব্যক্তির নামে কোরআন খতম পড়ায় সবের জন্য পয়সা দিয়ে পড়ায় না কোরআন খতম পড়ায় তোমরা মা রেফুল কোরআন খুলে দেখো ফতুয়ার কিতাব খুলে দেখো ফতুয়ার কিতাব আমি পড়াই ফতুয়ার কিতাবে পরিষ্কার লেখা আছে মৃত্যু ব্যক্তির ইসালে সবের জন্য মৃত্যু ব্যক্তির ইসালে সবের জন্য পয়সার বিনিময়ে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়ানো দোয়া পড়ানো অজিফা পড়ানো সম্পূর্ণ হারাম যে পড়ায় সেও হারাম কাজ করে যে পড়ে সেও হারাম কাজ করে মারিফুল কোরআন আপনাদের বাড়িতেও আছে পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠা কয় পৃষ্ঠা পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠায় পরিষ্কার লেখা আছে এই মৃত্যু ব্যক্তির নামে যে কোরআন খতম পড়ানো হয় এগুলো হারাম এগুলো কি পরিষ্কার হারাম মৃত্যু ব্যক্তির নামে খতমে কোরআন পড়ানো তিন দিন আমি আল্লাহ নবীর আল্লাহ নবীর জীবদ্দশায় নবীর সন্তানগুলো মারা গেল আল্লাহ নবী খাওয়ান দিয়েছিলেন চল্লিশে খাওয়াইছিলেন আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায় কেরাম করেছিলেন দেখার আদিজ কোথায় আছে কোথাও নাই এখন একদল লোকে বলবে এরপরে কবর মিলাদ খতম কত কত আছে না তাবিজ কবজ ও আমার ভাইয়েরা তাবিজ কোরআন আদিজ দিয়ে তো লেখি ওই যে সুরা ফাতার নকশা বানাইছে সাতশো ছিয়াশি লেখছে না এইটা আল্লাহ নবী করে গেছেন সুরা বাকারার নকশা সুরায় ইয়াসিনের নকশা এই নকশা পাইলে কোথায় আমার ভাইয়েরা এহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে কোরআনের থেকে বিচ্ছিন্ন করে দিয়ে এবারে কোরআনটাকে লাগাইয়ে দিল মুর্দার খাওয়ার জন্য আমি বলি একটা নাপিত খুশি হয় যখন শোনে তার এলাকায় একটা শিশু মরে গেছে একই শিশু জন্মগ্রহণ করেছে কি জন্য নতুন শিশুর মাথা কামাইলে লোকেরা কি তিরিশ টাকা দেবে না একশো টাকা দিবে একশো পাঁচশো এক হাজার টাকা দিবে নতুন টাকা দিবে নতুন মাথা কামাইলে টাকা বেশি পাওয়া যায় একটা নাপিত খুশি হল যখন শুনল তার এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করল আর এলাকার মোল্লা খুশি হয় যখন শোনে একটা লোক মরে গেছে ঠিক কিনা কারণ কি এই তো মরলেই তিন দিন পরে খতম আসবে চল্লিশে আসবে মৃত্যু বার্ষিকী আসবে ও আমার ভাইয়েরা এই সমস্ত মিলাদ দোকান শুরু করার সময় মিলাদ দিয়ে শুরু করে এরপরে ভেজাল মাল বিক্রি করে এই মিলাদে কোন অর্থ আছে তুমি বিসমিল্লা বলে দোকান শুরু করো আল্লাহর নাম নিয়ে দোকান শুরু করো হালাল ব্যবসা করো বরকত হবে কিনা এই যে মিলাদ আমার সমাজে আছে মিলাদ তো আছে হাদিসের কিতাবে মিলাদ আছে আছে ঠিকই মিলাদ মানে জন্ম আল্লাহ নবী তো জন্মগ্রহণ করেছেন আপনাকে অস্বীকার নাকি এই মিলাদ আছে না কোরআনে মিলাদ হাদিস আছে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এটা তো আছে এই মিলাদ নিয়ে গন্ডগোল না গন্ডগোলটা কি নিয়ে হাতিরা দেখাই দেখো এই যে মিলাদ হাদিস আছে আরে বেটা হাদিসে আছে মিলাদ মানে জন্ম আল্লাহ নবী জন্ম হইলেন এই সমস্ত আলোচনা আছে এই যে প্রচলিত মিলাদ দোকান শুরু করতে মিলাদ চল্লিশার মিলাদ মৃত্যুবার্ষিকীর মিলাদ এগুলো হাদিস আছে আল্লাহর নবীর মৃত্যুর চারশো আটচল্লিশ হিজড়ি পরে কত পরে চারশো আটচল্লিশ হিজড়ি পরে এই মিলাদের জন্ম হয়েছে ইরাকে কোথায় ইরাকে ওইখানে একজন খলিফা ছিল সে নামাজ রোজা করত না কোরআনের আইন মানত না এখন তাকে সবাই বলল আল্লাহ নবীর দুশ্মন তখন সে মিলাদ তৈরি করে বলল আমি দুশ্মন আমি নবীর আসে ও আমার ভাইয়েরা এখনো দেখবেন এই রবিউল আউ্ল মাস আসছে না এখন রবিউল আউ্ল চলে এই মাসে দেখবেন কত মিলাদ রবিউল আব্বাল এলে তোমারই গান গাই রবিউল আব্বাল গেলে তোমায় ভুলে যাই রবিউল আব্বাল আসলে নবীর নামে কত কিছু হয় এমন কি নবীর যেদিন জন্মদিন সেদিন ছুটি আছে না সরকারি ছুটি এত মহাব্বাত যেই নবী এই কোরআন প্রচার করার জন্য রক্ত দিলেন দান দান শহীদ করলেন কিসের জন্য কোরআনের জন্য সেই কোরআনের হুকুম আছে শাসকরা কোরআন হুকুম বাস্তবায়ন করবে তা করবে না ও আমার ভাইয়েরা নবী রক্ত দিলেন কত কষ্ট করলেন ইতিহাস পড়ো আল্লাহর নবী তোমার চেয়ে বড় বুজুর্গ ছিল আল্লাহর নবী কত প্রিয় একটু বলছি শোনো আল্লাহর নবীর উপরে <clears throat> যখন কোরআন নাজির হতে লাগলো কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আল্লাহর নবী ঠোঁট নাড়া তারা করে মুখস্থ করতে লাগলেন আল্লাহ তারা সঙ্গে সঙ্গে ওহিনাজেল করলেন আয়াত নাজুর হয়ে গেল হে নবী আপনি কোরআনকে দ্রুত মুখস্ত করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না ইন্না আলাইনা জামাহু অকর আনা গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার ভিতরে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে বলুন সুবাহ আল্লাহ নবী কোরআন মুখস্ত করার জন্য কষ্ট করছেন আল্লাহ আল্লাহ তারা সেই কষ্টটুকু দিতে চান না এবার আরো সামনে চলুন আল্লাহর নবী তাহার জুদাদাই করছেন নামাজ পড়ছেন আল্লাহর নবী নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলে যাচ্ছে আল্লাহর নবীর স্ত্রী মা এসা বলছেন ইয়ারাসুল আল্লাহি আল্লাহ তারা আপনার জীবনের সব গুণা ক্ষমা করে দিয়েছেন আপনি কেন এত কষ্ট করছেন আল্লাহর নবী বলছেন আফালা কুন আবদান শাকুরা আয়েশা আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আল্লাহ শুক্রিয়া আদায় করব না আল্লাহর নবী দাঁড়িয়ে মাদত করছেন করলেন আল্লাহর পক্ষ থেকে অহিনাজল হয়ে গেল আপনি রাতের বেলা করুন কিছুক্ষণ করবেন কিছুক্ষণ ঘুমান অর্ধেক বা তার চেয়ে বেশি বা কম এরকম আল্লাহ বললেন ঘুমান আর এবাদত করেন কি মায়া এমনি ভাবে আল্লাহর নবী মসজিদে নবীদের কথা বলছেন নবীর আওয়াজের চেয়ে একজন সাহাবির আওয়াজ একটু বড় হয়ে গেছে নবীর আওয়াজের চেয়ে একজন সাহাবির আওয়াজ একটু বড় হয়ে গেছে আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে আল্লাহ তারা কোরআনের ওহিনাজেল করলেন সুরায় হুজরতের আয়াত يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي হে ইমানদারগণ খবরদার খবরদার তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবে না এমনটা যদি করো তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে আমার ভাইয়েরা নবীর সঙ্গে এত মহাব্বাদ এত ভালোবাসা এখন এই নবীকে যখন আল্লাহর নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা অহুদের ময়দানে আল্লাহর নবী লোহার টুপি পরা আছেন লোহার পোশাক পরিধান করে আছেন কাফেররা দেখলো এইটাকে কোনোভাবে মারা যাবে না তীর মারলে কাজ হবে না তরবারি মারলে কাজ হবে না কি করা যায় একটা দুষ্ট কাফের চিন্তা করলো একটা বড় পাথর যদি মাথায় মারা যায় ওই পাথরটা মাথায় পড়বে বসে পড়বে লোহাগুলো ঢুকে যাবে এইভাবে লোকটাকে মারা যাবে এই নাপাত চিন্তা করে আল্লাহ নবীর মাথায় একটা বড় পাথর মারল এই পাথরটার কারণে আল্লাহ নবী বসে পড়লেন লোহার আংটা গাল ভেঙ্গে গিয়ে দাঁতের ভিতর আঘাত করলো আল্লাহ নবীর দাঁত পড়ে গেল লোহাটা গালের মধ্যে রয়ে গেল এমন বিষাক্ত অবস্থা একটু দাঁতে ব্যথা হইলে মানুষ পাগল হয়ে যায় না আর নবীর গালের ভিতরে লোহা ভেঙ্গে আছে যুদ্ধের পরে একজন সাহাবি ওই লোহাটাকে বের করার জন্য দাঁত দিয়ে জোরে টান দিলেন ওই সাহাবির দাঁত পড়ে গেল দুইটা দাঁত পড়ে গেল লোহাটা বের হয়ে আসলো নবীর মুখ রক্তে রঞ্জিত হয়ে গেল ও আমার ভাইয়েরা আমি বলতেছিলাম আল্লাহ তালা কি এই নবীর প্রতি যখন পাথর মারা হচ্ছিল দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা আমি আর মনে করেন এই মুবাসের ভাই যাচ্ছে এক জায়গায় আমাকে একজন ধরে মারলো উনি ফিরাবার ক্ষমতা ছিল ফিরায় নাই ওনার সঙ্গে আর বন্ধুত্ব থাকবে আর মেয়ে আপনার সাথে সম্পর্ক নেই কেন আমার এত মারলো তুমি ফিরাবার ক্ষমতা ছিল ফিরাও নাই ঠিক কিনা এবারে আল্লাহর নবীকে যখন পাথর মারা হচ্ছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিল ফিরায় নাই কেন আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন হে নবী আমি আপনাকে পাঠিয়েছি কোরআন প্রচারের জন্য কোরআন কায়েম করার জন্য আপনার মূল্য আমার কাছে কোরআনের জন্য লাইলাতুল কদরের মূল্য কার জন্য কোরআনের জন্য কারণ কোরআন ওই রাত্রে না হয়েছে সেজন্য তোর কদরের মূল্য আমাদের নবীজির মূল্য কিসের জন্য কোরআনের জন্য অমুসলমান এই কোরআন কায়েম করার জন্য আল্লাহর নবীর দান দান শহীদ হল সেই নবীর রেখে দেওয়া কোরআন আজকে উপেক্ষিত কোরআনের বিধান মানা হচ্ছে না আর ঘরে ঘরে দিন রসুলের সাপা আপনি বুঝতে পারেন না কারবারটা কোন জায়গায় কারবারটা বুঝে আসছে কিনা এখন যে কোরআনের বিধান কায়েম করতে দেওয়া হবে না তোমরা কোরআনকে তাবিজ দেখো কোরআন দিয়ে ভূত ছাড়াও আর কোরআন ধুয়ে দিয়ে খাও প্লেটে লেখে দা মেশকো জাফরান দিয়ে প্লেটে লেখে না প্লেটে লেখে মেশকো জাফরান দিয়ে তারপরে কি করে ধুয়ে ধুয়ে খায় আর পেটের অসুখ ভালো করো ভূত ছাড়াও অমুসলমান কোরআনকে আল্লাহ রাব্বুল আলম এই জন্য নাজিল করেন নাই কোরআনকে নাজিল করেছেন আলো সংবিধান এই কোরআনের আইন বাস্তবায়ন করলে মুসলমানদের আর কোনো অভাব থাকবে না এই কোরআনকে নিয়ে গেল তাবিজ দেখার জন্য কোরআনকে নিয়ে গেল ভূত ছাড়াবার জন্য কোরআনকে নিয়ে গেল প্লেট লেখে খাওয়ার জন্য কোরআনকে নিয়ে গেল মুর্দারের খতম পড়ার জন্য এই মুর্দারের খতম পড়া জায়েজ না হারাম কোরআন মৃত্যু ব্যক্তির জন্য পারিশ্রমিক বিনিময়ে কোরআন পড়া জায়েজ না হারাম বলতে তাহলে কি করবেন কি করবেন তা তো করবেন না আল্লাহ তালা যেটা বলেছেন তা করবেন নাকি আল্লাহ রসুল বলেছেন ইদাম ভালো করে শুনুন কি করবেন এত কোনো কি করবেন না এখন কি করবেন এটা আল্লাহ রসুল বলেছেন বোখারি হাদিস সহি হাদিস ইদা মাতাল ইনসানু আমালুহু মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসিন তিন প্রকার আমল মৃত্যুর পরও চালু থাকে কয় প্রকার ইল্লামিন সালাসিন তিন প্রকার আমল চালু থাকে ইল্লামিন সদাকাতিন জারিয়াতিন এক নাম্বার হল সৎকার জারি এক নাম্বার কি সাদাকায় জারিয়া মসজিদ করলো মাদ্রাসা করলো রাস্তাঘাট করলো একটা মুসাফের খানা তৈরি করে দিল যাত্রী ছাউনি তৈরি করে দিল যেখানে রাস্তা নাই রাস্তা করলো পানি নাই বিশুদ্ধ পানির ব্যবস্থা করলো এগুলো সব কি সাদাকায় জারিয়া শুধু এ পর্যন্তই নয় একটা গাছ লাগানো পর্যন্ত সদকায় জারিয়া কি লাগানো আজকে যারা আমাদেরকে বৃক্ষরোপণ শিখায় ওদেরকে শিখাইবেন চোদ্দশো বছর আগে <clears throat> আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহাম এই বৃক্ষরোপণের ফজিলত বান করেছেন কে বলে এটা বানাই বললাম বোখারি খোলেন বোখারি শরীফের একেবারে একটা শিরোনাম আছে শিরোনাম অধ্যায়ের শিরোনাম আছে বাবু গার্সিস সাজার বৃক্ষরোপণ ওইখানে আল্লাহ রসুল্লাহাম বলেছেন যেই ব্যক্তি একটা গাছ রোপণ করল ওই গাছে মানুষরা ছায়ায় বসলো পাখিরা ফল খেলো অথবা এর দ্বারা যত উপকৃত হওয়া যায় উপকৃত কি আল্লাহ আকবার গাছের সবুজ পাতার উপরে যখন রৌদ্র পড়ে রৌদ্রে আলো পড়ে এক ধরনের রন্ধন ক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি হয় মানুষেরা সেই অক্সিজেন গ্রহণ করে এটা একটা উপকার ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি একটা গাছ রোপণ করলো বৃক্ষ রোপণ করলো ওই গাছের থেকে যত মানুষ আর যত প্রাণী উপকৃত হবে ওই গাছ যতদিন পর্যন্ত থাকবে অতদিন পর্যন্ত তার আমল নামায় একটা ন্যাক লেখা হবে বলেন সুবাহান আল্লাহ আমল নামায় চলতে থাকবে সৎকা জারিয়া এক নাম্বার কাজ সৎকা জারিয়া দুই নাম্বার কাজ হল আও এলমিনিউন তাফাও যদি কোন এলমে দিন শিক্ষা দিয়ে যায় আমরা মাদ্রাসায় পড়েছি আমাদের যারা শিখাইল তারা মরে গেছে এখন আমরা শিখাচ্ছি আমাদের ছাত্ররা শিখাবে কেমন পর্যন্ত এইরকম এলবে দিন চর্চা থাকবে দুই নাম্বার কাজ তিন নাম্বার কাজ হল আওয়ালাদিন একজন ন্যাক সন্তান যদি রেখে যেতে পারো কি সন্তান ন্যাক সন্তান রেখে যাও কোরআন পড়াও হাদিসে বলা আছে যেই ব্যক্তি তার একটা ছেলেকে আলেম বানাইল হাফেজ বানাইলো কোরআনে হাফেজ বানাইলো কেয়ামতের দিবসে ওই হাফেজে কোরআন আলেমের বাপকে কেয়ামতের মাঠে আল্লাহর আরসের তলে নূরের কুর্সির উপরে নূরের মুকুট পরাইয়া তাকে চেয়ারে বসাইয়া রাখা জোরে বলেন সুহার আল্লাহ আলেমের বাপের যদি এই মর্যাদা হয় মায়ের যদি এই মর্যাদা হয় তাহলে যে নিজে আলেম হলো তার মর্যাদা কত বেশি কেয়ামতের মাঠে আলেমদেরকে হাফেজদেরকে বলা হবে এর কাওয়ার এর একরাওয়ার তাকি আওয়ার তাকে ওরাত্তিল কামা কুমতা তুরাত্তিল ফির দুনিয়া ওই আলেম হাফেজ তুমি কোরআনের এক একটা আয়াত পড়ো আর বেশ এক একটা তলায় চড়তে থাকো তুমি যেই পর্যন্ত পড়া শেষ করবা ওই পর্যন্ত তোমার স্থান হবে জোরে বলেন সুভার আল্লাহ মাদ্রাসায় পড়াবেন মাদ্রাসা ছেলেদেরকে পড়াবেন দোয়া করবে কোরআন বলছে সন্তান যখন দোয়া করে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি পাঁচ হত্য নামাজ পড়লো এ নামাজের পরে দোয়া করলো রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগিরা আল্লাহ তারা কবুল করবেন কিনা এটা কার শেখানো দোয়া এইটা করবেন না নিজের সন্তান মাদ্রাসায় পড়াইবে না পড়াইবে স্কুল কলেজে প্যান্ট শার্ট পরবে পেশাব করে পানি দেবে না নামাজ পড়বে না এরপরে বিনা উজুতে নামাজ পড়বে পড়লো মাঝে মধ্যে এমনকি বাপের জানাজা পর্যন্ত পরে বিনা উজুতে কিনা আহ বিদেশ থেকে ছেলে আসছে লাশ বাপের লাশ ফ্রিজে রাখলো এক মাস দুই মাস ফ্রিজে রাখলো এক সপ্তাহ রাখলো বিদেশ থেকে ছেলে আসলো ছেলে এসে বন্ধু বান্ধবের সঙ্গে গোড়া আড্ডা করে সিগারেট টানে ইমাম সাহেব ডাকে এই মৃত্যু ব্যক্তির ছেলেরা কেউ থাকলে সামনে আসেন তাড়াতাড়ি সিগারেটটা ফলে দিয়ে আসে উজু করে নেয় এরপরে চোখের পানি ফেলার করে যে আমার বাবার উপর কারো দাবি থাকলে ছেড়ে দিবেন এইসব আছে অমুসলমান কেয়ামতের কঠিন দিবসে যখন এই সন্তানের জন্য জাহান নামের ফয়সলা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওই সন্তান আল্লাহর কাছে নালিশ করবে কোরআন বলছে রব্বানা আরিন আল্লাদাইনে না মিনাল জিন্নি ওয়াল ইনসি জাল হুমা তাহতা লিয়া লিয়াকুনা মিনাল আসফালিন ও রব্বুল আলমিন যেই পিতা মাতা আমাকে ছোটবেলায় কোরআন শিক্ষা দেয় নাই তোমার দিন শিক্ষা দেয় নাই নামাজ শিখায় নাই রোজা শিখায় নাই এবাদত শিখায় নাই উজু গোসল শিখায় নাই সারা জীবন তোমার হুকুমের বিরুদ্ধে চলেছি আজকে আমি জাহান নামে যাচ্ছি আমার ওই পিতা মাতাকে আমার সামনে আনো না যা জাল হুমা তাহতাক না ওই পিতা মাতাকে পায়ের নিচে রেখে তারপরে জাহান নামে জলব জোরে বলে নাউজবিল্লা ওই পিতা মাতা যে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে কাজ করছো হালাল হারাম বাসাই করছো না কেয়ামতের মাঠে ওই সন্তান তোমাকে পায়ের নিচে রেখে জাহান নামে যাবে আর যদি সন্তানকে কোরআন শিখাও নামাজ শিখাও ওই সন্তান তোমার জন্য দোয়া করবে মৃত্যুর পরেও তুমি কবরে বসে সব পাইতে থাকবা ঠিক না এইটা সহি কাজ এইটা করবে না নিজের সন্তান কোরআন পড়ুক নিজের ছেলে মেয়ে কোরআন পড়ুক আমরা না করছি না আমরা না করছি ভাড়াটিয়া দিয়া নিজে কোরআন পড়বে না ভাড়াটিয়া আনবে আবার খতম পড়ায় অ মুসলমান এইটা হারাম এটা ফতর কেতাবে যায় নাই তাফসিরেও যায় নাই আল্লাহর নবী এটা করেন নাই সাহাবেকরাম করেন নাই এই বেদাতগুলো বর্জন করতে হবে কিনা এই মিলাদ আল্লাহর নবর কেউ দাঁড়াইও যায় কারণ নবী হাজির নাজির হাদিসে বলা আছে وعن انس رضي الله تعالى عنه قال لم يكن شخص احب اليهم من رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর সাহাবী বিশিষ্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছেন এই সাহাবী বলেন ও আমার মুসলমানরা ভাইরা শুনে রেখো সাহাবায়ে কেরামদের কাছে আল্লাহর নবীর চেয়ে আর কোন ব্যক্তি প্রিয় ছিল না তারা নিজের সন্তান চেয়ে মায়ের চেয়ে বাবার চেয়ে স্ত্রীর চেয়ে বাড়িঘরের চেয়ে ব্যবসা বাণিজ্যের চেয়ে কামাই রোজগারের চেয়ে দেশের চেয়ে সবচেয়ে ভালোবাসত কাকে আল্লাহর নবীকে এই ভূমিকা দিলেন এরপরে বলছেন ও ইদা রাউহু ওই সাহাবিরা যখন আল্লাহর নবীকে দেখতেন লামিয়া কুমু তখন তারা দাঁড়াইতেন না কেন দাঁড়াইতেন না লিমায়ালামুনামিন কারণ তারা জানতেন আল্লাহর নবীরা পছন্দ করেন না অ মুসলমান মিশকাত শরীফ বাবুল কিয়ামে হাদিসটা আছে আলিয়া কৌমিয়া সব জায়গায় পাওয়া যাবে কিতাবটা মিশকাত শরীফ বাবুল কেয়াম আনাজ থেকে আদিসটা বর্ণিত এরপর শুধু এ পর্যন্তই না আল্লাহর নবী একদিন সাহাবায় কেরামদের সামনে আসলেন সাহাবায় কেরাম দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বললেন আজিমু ও আমার সাহাবিরা তোমরা আমাকে দেখলে দাঁড়াইয়া যাইও না যেরকম করে অনারবরা দাঁড়ায় স্কুলের টিচারকে দেখলে দাঁড়ায় ওদের একজন বড়জনকে দেখলে দাঁড়ায় তোমরা এইরকম দাঁড়াইও না পরিষ্কার করে দিলেন আজকে যারা মিলাদি কে আমি তারা বলে না একজন টিচারকে দেখলে দাঁড়াই এই কথাটাই হাদিসে বলা আছে যে ওরা আজমিরা অনারবরা ওদের একজন মুরব্বীকে দেখলে দাঁড়াইয়া সম্মান করে তোমরা দাঁড়াইয়া সম্মান করো না তোমরা বসে থাকবে আল্লাহ নবী আর যে বলছে মেশকাত হাদিস সবগুলো আছে আল্লাহ নবী বলছেন মান সাররাহু আইয়াতামাসসালাহুর রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার যেই ব্যক্তি চায় যেই ব্যক্তি পছন্দ করে যে লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক আল্লাহর নবী বলেন সে যেন তার ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নেয় নেতারা হাজির থাকে না তাদের দাঁড়াই সম্মান করলো আমাকে আল্লাহর হাবিব ফরমান মেসকাত শরীফ বাবুল কেয়ামের মধ্যে হাদিসটা পরিষ্কার আছে যেই ব্যক্তি খুশি হয় যেই ব্যক্তি চায় যে লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক সে ব্যক্তি যেন তার নিজের ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নেয় ও আমার ভাইয়েরা যেই নবী এত কঠোরভাবে বললেন সেই নবী যে নবী দাঁড়াইবার জন্য মিলাদের জন্য পছন্দ করতেন না আমরা দুরুৎ শরীফ পড়ি নামাজের মধ্যে দাঁড়াইয়ে না বৈশা নামাজে দূর উৎসবে দাঁড়ায় না বৈশা সুরে সুর মিলাইয়া তালে তাল মিলে না একা একা অ মুসলমান এই সুরে সুর মিলাইয়া তালে তাল মিলাইয়া ঘাড়ে ঘাড়ে মিলাইয়া এই সমস্ত যে আছে এগুলো বেদাত এগুলোর নাম কি বেদাতের কবি বেদাত দুই রকম হাসান আসাইয়া কবি দশম শব্দে বয়ান করে গেলেন মাইক তো নবীর যুগে ছিল না বেদাত মোবাইল ছিল না বেদাত প্লেন ছিল না বেদাত আপনাদের ধোকা দিবে সেজন্য পরিষ্কার করে বলতে চাই এইগুলো যদি বেদাত হয় তাহলে তুমিও বেদাত আমিও বেদাত তোর মাও বেদাত বাপু বেদাত কারণ নবীর যুগে কেউ ছিলাম না ঠিক কিনা এইগুলোর নাম বেদাত না বেদাত হচ্ছে সবাবের জন্য এবাদত আকারে কি বললাম এবাদত আকারে স্বভাবের জন্য যে নতুন কিছু তৈরি করে তার নাম কি এই তিন দিনা মিলাদ চল্লিশা মিলাদ সবের জন্য করে কিনা এটা কি মোবাইল ব্যবহার করার মতো মোবাইল ব্যবহার করে কি সবের জন্য তো মোবাইল ব্যবহার করা আর মিলাদ পড়া কি এক জিনিস ওরা আপনাদের ধোকা দেয় কথা বলে এরপরে শুধু এ পর্যন্তই না আরো কত বেদাত আছে আল্লাহর নবী সাল্লাম সাবধান করেছেন ওই বেদাতিরা কিন্তু নামাজ লাগে না এইখানে এবার দেখুন এইখানে লেখছে বইটার নাম সেররে হক জামে নূর বইয়ের নাম কি এইখানে পীরের মাজারের ছবি আছে দরগার ছবি আছে সবকিছু আছে এই পীর কি লেখছে দেখেন কয় যে আধ্যাত্মিকতার চূড়ান্ত মা কামে গেলে নামাজ রোজা লাগে না কি লাগে না লাগছে এখানে দেখুন দলিল পেশ করছে কোরআন দিয়ে ওয়াবুদ অর্থাৎ আল্লাহর বন্দেগি করো যতক্ষণ না তোমার একিন আসে সুরাই হিজরের নিরানব্বই নম্বর আয়াত এইখানে লেখছে এ পর্যায়ে উপনীত হওয়ার মাধ্যম হল এরফান বা আধ্যাত্মিকতা অর্থাৎ আরেবদের জন্য এরফান ছাড়া অন্য কোনো এবাদত নেই যদিও এবাদতের রূপে অনেক কিছুই করা হয় তবুও এর তাৎপর্য হচ্ছে তৌহিদ মাকামে তৌহিদ অর্জন করার পর আর বন্দেগি করা কুফুরি বন্দেগি করা কি দেখছে আর তাওহিদ মানি হচ্ছে আল্লাহর সঙ্গে মিশে যাওয়া কি করা লেখছে যে ব্যক্তি মান আরাদ আল এবাদ আরবিতে লেখছে আবার মান আরাদ ইবাদাতা বাদা ইত্তিসালিন ফাহুয়া কাফিরুন যে ব্যক্তি মাকামে তাওহীদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে এবাদতের ইচ্ছে করেছে সেই কাফের বইটা সুরেশ্বরের দরবারের লেখছে মৌলানা মুর্শিদানা শাহ সুফি সৈয়দ আহমদ আলী ওরবে হজরত জান শরীফ শাহ সুরেশ্বরী এই বইয়ের মধ্যে এটা পড়লাম বইয়ের থেকে ওনার বই নামাজ ওজার লাগে না এবারে আসুন আমরা দেখি আল্লাহ নবী কি করেছেন ও আমার ভাইয়েরা আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত আছেন মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় এশার নামাজের আজান হয়ে গেছে আল্লাহর নবী সাহাবাইকেরামদের জিজ্ঞেস করলেন নামাজ কি হয়ে গেছে সাহাবাইকেরাম বললেন আল্লাহ হে আল্লাহর নবী আপনার জন্য অপেক্ষায় রয়েছে আল্লাহর নবী উজু করলেন আবার বেউস পড়লেন তিনবার উজু করলেন তিনবার বেউস হলেন এভাবে চারবার পঞ্চমবারে বললেন মুরু আবা তোমরা আবু বকরকে বলো সেজন্য ইমামতি শুরু করে দেয় ও আমার ভাইয়েরা বুখারের হাদিসে পড়ুন আল্লাহর নবীর হুকুম পেয়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হো আল্লাহর নবীর নামাজ দাঁড়িয়ে জানা যায় দাঁড়িয়ে যায় নামাজ দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন এবার আল্লাহর নবী একটু সুস্থ হলেন দুইজন সাহাবিদেরকে ডাকলেন এক পাশে আব্বাস আর এক পাশে বেলাল অথবা বেলাল অথবা এক পাশে আলী এক পাশে আব্বাস আর এক পাশে আলী অথবা বেলাল এই দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে মসজিদে যাচ্ছেন বোখারি বলা হয়েছে অরে যে লাহু তাহুত্তান আরদে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল জোরে বলুন সুবাহান আল্লাহ যেই নবী সম্পর্কে আল্লাহ তারা বলছেন হে নবী আল্লাহ তালা আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও মাস্তিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন এরপরে যদি কোনো ব্যক্তি বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ করা লাগে না বরং করলে কাফের হয় সেগুলো পীর না শয়তান আল্লাহর অলি না শয়তানের অলি কারে শয়তান মি কুনি নামত ওলি কারে শয়তান মি কুনি নামত ওলি বর ওলি নস্তলানত বর ওলি এগুলো শয়তানের কাজ করছে এহুদি খ্রিস্টানরা দেখে লেলিয়ে দিয়েছে এরপরে লিখেছে এই পীরগুলো লিখেছে এই পীরগুলোর দরবারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট সব আসতে পারে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য মুক্ত এরা লিখেছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই যার যার ধর্মে বসে সে নাকি আল্লাহ তাকে ডাকলে পরকালে নাজাদ পাবে ও আমার ভাইয়েরা মাইজবান্ডারির বইতে লেখা আছে বেলায়তে মোতলাকায় লেখা আছে সুরেশ্বরের বইতেও আছে চন্দ্রপাড়ার বইতে আছে আট্টসির বইতে আছে এনায়তপুরের বইতে আছে এরকম আরো অনেক পীরের বইতে লেখা আছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোন দরকার নাই আল্লাহ বললেন কি শুনুন আল্লাহ বলছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র দিন হচ্ছে ইসলাম দিন কি এবারে আল্লাহ তার আরাকাতে বলছেন ওয়ামাইয়াবতাগি ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করলো ইসলাম ছাড়া অন্য কোন মতবাদে বিশ্বাসী হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করলো আল্লাহ বলছেন ফালাইয়ুকবালা মিনহু তার কিছুই গ্রহণযোগ্য হবে না আল্লাহ বললেন কিছুই গ্রহণযোগ্য হবে না আর পীর বলল ইসলাম গ্রহণ করা লাগবে না পেরেডটা মানবো আমারটা মানবো আরো স্পষ্ট শুনুন হাদিসগুলো মেশকাতে আছে বাবুল এতেসাম বিল কিতাব সুনার মধ্যে আছে আল্লাহর নবী একদিন সাহাবাই কেরামদের নিয়ে বসে আছেন ওই মসজিষে আবু করু আছে অমর আব্দুল খত্তাব একটা তাওরাতের খণ্ড নিয়ে আসলেন কিসের খণ্ড তাওরাতের খণ্ড নিয়ে আসলেন এসে বলেন ইয়া রাসুল আল্লাহি আমরা তাওরাতে অনেক খুব সুন্দর সুন্দর কথা পাই মজার কথা পাই ভালো লাগে পড়তে আপানাক তুমু বাদাহা কিছু লিখে রাখবো কি এই বলে পড়তে শুরু করলেন আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল আল্লাহর নবীর রাগে ক্ষোভে চেহারা লাল হয়ে গেল বিষয়টা আবু বকর সিদ্দিক খেয়াল করলেন তিনি বললেন সাকিলাতকা সাওয়া কিলো অমর অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস তিনবার বললেন অমর আব্দুল খত্তাব আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইলেন বসতে পারলেন আল্লাহ নবী রাগ করেছেন সঙ্গে সঙ্গে তিনি তবা নবী আল্লাহর নবী বললেন শোনো অমর তুমি আমার সামনে তাওরাত পেশ করছো তাওরাত পাঠ করছো জেনে রাখো এই তাওরাত যে নবী মুসার প্রতি নাজিল হয়েছিল আন্না কা লাউ কানা হাইয়ান আজকে যদি মুসা নবী জীবিত থাকতো ও আদরাকা নবুয়ী এবং আমার নবুয়াত কাল পেত মা ওয়াসে আহু ইল্লা ইত্তেবাই তাহলে মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পাইত না আমার অনুসরণ করা ছাড়া ইসলাম গ্রহণ করা ছাড়া কোরআনকে মানা ছাড়া আমার নবীর অনুসরণ করা ছাড়া নাজাদ পাইত না মুসা নবী একজন বড় নবী কিনা তাও রাতের মতো কিতাব যার উপরে নাজর হয়েছে আল্লাহর নবী তার নাম ধরে বললেন আজকে যদি মুসার নবীও জীবিত থাকত এবং আমার নবৎকাল পেত তাহলে মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পাইত না ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া এর পরে যদি কোনো পীর বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই অমুসলমান এগুলো পীর না শেতান ওই যে ইহুদি খ্রিস্টানদের দালাল বলেছি সেগুলো এগুলোই এবার এই লোকগুলো আরো মারাত্মক কয় যে এগুলো আল্লাহর ক্ষমতা সব পেয়ে গেছে হেদায়ত দিয়ে দেয় তরাইয়া নেয় পার করে নেয় মাঝবান্ডার গান আছে না কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে আবার গান গায় আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছে খালি হয়ে রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে গান গায় কিনা আজমিরে তো আরো মারাত্মক জিনিস লেখা আছে উর্দুতে লেখা তো ওই জন্য বাঙালি পড়তে পারে না বাবাই ওখানে লেখা আছে আসমান হায় তেরা ये जमीन है तेरी मकसूद मेरा कर दे पूरा আয়ে খাজা আজমিরি বোঝেন অর্থ কি এ আসমান তোমার জমিন তোমার ওহে খাজা আজমিরি আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি জোরে বলেন আজমিরি জালেক মক্কার কুফাররা বলতো আসমান জমির মালিককে আর এই পীরের মরিদরা বলে আসমানের মালিককে খাজা বাবা চিন্তা করছেন কোন পর্যায়ে আছে এবারে এই লোকগুলো হেদায়ত দিয়ে দেওয়ার মালিক তরাইয়া নেওয়ার মালিক আল্লাহর নবীর ইতিহাস পড়ো ওই আল্লাহর নবী যেদিন লাইলহার দাওয়াত দিলেন সেই দিন আল্লাহ নবীর বিরুদ্ধে কাফেররা সব চলে গেল আবু তালেব আল্লাহ নবীর চাচা তার কাছে মক্কার কুফাররা আসলো এসে বলল আবু তালেব তুমি তোমার চাচা তোমার ভাতিজাকে বারণ করো সে যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় আরবের সবচেয়ে সুন্দরী নারী তাকে দেওয়া হবে যদি ধনী হতে চায় মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেওয়া হবে নেতা হতে চায় মক্কার নেতৃত্বের রাজ মুকুট তার মাথায় পরিধান করে দেওয়া হবে ও আমার ভাইয়েরা ইতিহাস পড়ো আল্লাহর নবীর চাচাবু আবু তালেব আল্লাহর নবীকে ডেকে বললেন যে মোহাম্মদ একটু শুনো এই মক্কার নেতারা তোমাকে কি সুন্দর প্রস্তাব করছে মানলে পরে তোমার কোনো অভাব নাই না মানলে কিন্তু খবর আছে এরা মক্কার বড় বড় নেতা সব কিছুদের হাতে ক্ষমতা একটু ওদের কথা শুনো লাই লাইল্লা দাওয়াতটা বন্ধ রাখো আল্লাহর নবী বললেন চাচা আবু শুনে রাখো আমি আমার জন্মের পূর্বে আব্বাজানকে হারিয়েছি জন্মের কয়েক বছর পরে মাকেও হারিয়েছি জন্মের পরে এরপরে কিছুদিন পর্যন্ত দুই বছর আমার দাদার কাছে লালিত পরিত হয়েছি এরপরে আট বছরের থেকে গোটা সময়টা তোমার কাছে আমি ছিলাম তুমি তোমার পুত্রের চেয়ে বেশি ভালোবাসেছ জেনে রাখো ওরা আসমানের ওরাই দুনিয়ার নেতৃত্ব দুনিয়ার ব্যবসা বাণিজ্য সুন্দরী নারী কেবল নয় যদি আসমানের সূর্য এক হাতে তুলে দেয় আসমানের চাঁদ আর এক হাতে তুলে দেয় আমি মুহূর্তকালের জন্য আল্লাহর কালিমা লাইলহার দাওয়াত বন্ধ করতে পারি না জোরে বলেন সুবাহান আল্লাহ এরপরে আবু তালেব কি করলো ভালো করে শুনো আবু তালেব নিজের পরিবারে চলে গেল বনু হাসেম বলু মুতালেবকে জড়ো করলো বলো দেখো তোমরা ইসলাম গ্রহণ করো আর না করো একটা কথা বলতে চাই মোহাম্মদ আমাদের বংশের লোক আমার ভাতিজা তাকে হেফাজত করার জন্য কে কে রাজি আছো এক আবুল আহাব ছাড়া সব বনু হাসেম বনু মুতালেব একাত্র হয়ে গেল আল্লাহ নবীর বংশ আর আবু জাহিল্লার বংশ আলাদা বুঝছেন অনেকে ভুল বলে আবু জাহেল আল্লাহ নবীর আবন চাচা মিথ্যা কথা আবু জাহিল্লার বংশ হল বনু মাকজুম কোরআশ বংশ বড় বংশ ওই বংশে এক গ্রামের চাচা আর কি কিন্তু মূল বংশ যেটা আল্লাহ নবীর বংশ হল বনু হাসেম বনু মুতালেব এই বংশের সাথে তার দ্বন্দ্ব ছিল এই বংশের মধ্যে খালি একমাত্র আবুল লাহাব ছাড়া অন্য কেউ বিরোধিতা করে নাই সবাই নবীর পক্ষেই ছিল ইসলাম গ্রহণ না করলেও পক্ষে ছিল আবু তালেব নেতৃত্ব দিল এবারে সব জড়ো হয়ে গেল আমরা মোহাম্মদকে পক্ষে আছি এবার আবু তালেব বলল হে মোহাম্মদ আমি জানি তোমার দিন সত্য আসমানের নিচে যত দিন এখন আছে সবচেয়ে তোমার দিন সত্য কিন্তু জেনে রাখো আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারছি না আমার লোকের আমাকে খারাপ বলবে বাপ দাদা ধর্ম ত্যাগ করবো সেজন্য খারাপ বলবে জেনে রাখো তুমি তোমার দাওয়াতের কাজ চালিয়ে যাও আল্লাহ আল্লাহর কসম ওরা সব কাফের মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহের সঙ্গে রুহু থাকবে ধরে বলো সুহান আল্লাহ এই আবু তালেব সারা জীবন নবীর পক্ষে কাজ করল কিন্তু ইসলাম গ্রহণ করে নাই ইসলাম গ্রহণ করে নাই এরপরে আবু তালেব যখন মৃত্যু সময় ঘনিয়ে আসলো আবু তালেব মৃত্যু হয়ে যাচ্ছে আল্লাহর নবী আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন বললেন যে হে নবী চাচা সারা জীবন তুমি আমার পক্ষে ছিলে সারা জীবন তুমি আমার পক্ষে কাজ করেছ তিন বছর পর্যন্ত কাফেররা অবরুদ্ধ করে রেখেছিল তুমি খালি বলো লাইলাহা এইটা সারা কাজ হবে না তাও হেদের কালেমা লাইলাহা এটা বলতেই হবে এটা সারা মুক্তি পাওয়া যাবে না এটা সারা যত এবাদত করেছ যত উপকার করেছ কোনো কাজে আসবে না সব জিরো সব কি একটা লোকে জিরো লাগছে জিরো জিরো জিরো কোনো মূল্য আছে একেবারে এই মাটি ভাঙ্গার থেকে শুরু করে ঢাকা পর্যন্ত জিরো লেখলো লোকের মূল্য আছে এবারে একটা এক লেখছে এক এক লিখে এবারে একটা শূন্য দিল কত হবে দুই নাম্বার শূন্য তার কত হবে আর এক শূন্য কত হবে এক আছে এখন যত শূন্য লাগাও তত একের মূল্য বাড়বে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে লাইল্লাহ সাক্ষী দেওয়া ছাড়া যত ভালো কাজ করুক পরে আদত পাওয়া যাবে পাইলে একটা লোক পাইতো সে লোকটার নাম কি আবু তালেব কি নাম আবু তালেব মৃত্যু হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আল্লাহর নবী বললেন খালি বলো লাইলাহা বলল না মারা গেল আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন আর বললেন আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকব যতক্ষণ পর্যন্ত আল্লাহর থেকে নিষেধ না করা হবে জোরে বলেন সুবাহ আল্লাহ কি চেষ্টা করা হচ্ছে আমার ভাইয়েরা এরপরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজল হয়ে গেল ইন্না সুরায় কসাসের আয়াত ইন্না কালা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া আলামু বিল মুহতাদিন হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন আপনি যাকে পছন্দ করবেন আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই আপনার চাচা আপনার ভাতিজা আপনার বংশের লোক আপনার আত্মীয় আপনি ইচ্ছে করলে হেদায়ত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই হেদায়ত দেওয়ার মালিককে আল্লাহর নবী যখন তার আপন চাচা আবু তালেবকে হেদায়ত দিতে পারলেন না এর পরে যদি কোনো পীর বলে হেদায়ত দিয়ে দিবে তরাইয়া নিবে পার করে নিবে সেগুলো পীর না শয়তান এবারে আসো কেমনে যে পীরের ছবি অন্তরে বসাইতে হইবে পীরের মোরাকাবা করতে হইবে অন্তরে কল্পনা করতে আমি আমার কলবের দিকে মতবাজ্য আমার কলব পীর সাহেব কেবলার কলবের দিকে মতবাজ্য পীর সাহেবের কলব হইয়া তারপরে কোথায় যাবে দেখেন লাগছে আমি বলি মা আনা মিনাল আমি আমার চেহারা মতবাজ্য করলাম কার দিকে সেই এক আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন হানিফ অনেকনিষ্ঠ ভাবে আমা আনা আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নেই আর এখানে পীররা কি লেখে দেখেন পীর লেখছে পীর লেখছে আমার দিল আমার মোর্শেদের দিকে মোতাবাজু আছে আমার মোর্শেদের দিল আল্লাহ পাকের দিকে মোতাবাজু আছে কেমনে আছে তার বিস্তারিত লেখছে এখানে আপন মোর্শেদের দিল পাক আর মুড়িদের দিল না পাক পীর কখনো চায় না নিজের হ্যাঁ, নাপাক পাক দিলকে মুড়িদের নাপাক দিলের সঙ্গে মিশাইতে কিন্তু মুড়িদ যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে নিজের নাপাক দিলকে পীরের পাক দিলের সঙ্গে মিশাইতে কাকুতি মিনতি করে তখন পীর আর সহ্য করতে না পেরে নিজের পাক দিলের সঙ্গে মুড়িদের নাপাক দিল মিশাইয়া নেন তখন মুড়িদের দিল পাক হয়ে যায় এরপর কবিতা লাগছে পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিল জিন্দা হয় অকুল দরিয়ার মাঝে ডুবা তরি ভেসে যায় আপনা দিল করো সাদা কেন ভাবো জুদা জুদা যথায় মোরশেদ তথায় খোদা ওই নামেতে ডুবে রও কি বলছে যথায় মোরশেদ তথায় খোদা এরপরে লেখছে তারপরে খেয়ালে খেয়ালে চলিয়া যান মাতুয়াইল দরবার শরীফের দাদা পীরের পাক কদমে দাদা জানের পাক কদম দিলের হাত দিয়া জড়াইয়া ধরেন এবং দাদা জানের পাক দিলের সাথে দিল মিশাইয়া ওই কদমের উসিলা দিয়া চলিয়া যান চন্দ্রপাড়া দরবার শরীফে শাহ সুফি চন্দ্রপুরী রহমতুল্লাহ পাক কদমে খেয়ালের হাত দিয়া জড়াইয়া ধরেন তাহার পাক দিলের সাথে নিজের দিল মিশান তারপর খেয়ালে খেয়ালে চলিয়া যান এনায়েতপুরী কুসি আ এর পাক দরবারের দিকে কদমে এবং তাহার পাক দিলের সাথে নিজের দিল মিশান তারপরে খেয়াল করুন শরিয়াতের পর্দার অন্তরালে আফজালে জামিয়ানিয়া মরহুমা মাকফুরা হজরত জহুরা খাতুন দোয়ার বরকতে এইভাবে লেকচার কি এত ভাই আমাদের তারপর চলে যান অমুক বহুত লেখা আছে এক দুই পৃষ্ঠা এইভাবে চলিয়া যান চলিয়া যান মিলান সব তারপরে আল্লাহর দিকে অ মুসলমান আমি বলি তুমি যখন তোমার দিলটা মিলাইলা পীরের দিলের সাথে পীরের দিল তখন তার বউয়ের দিলের সাথে তোমার দিল কই যাবে তুমি যখন তোমার দিল মিলাইলা পীরের দিলের সঙ্গে পীর সাহেবের দিলটা তখন পায়খানা শরীফে আছে তোমার দিল কই যাইবে আর আল্লাহ বলছেন ইয়া কানা আবুধু ইয়া কানাস্তাইন একমাত্র আল্লাহকে ডাকবো কাকে ডাকবো এবারে পীর কি লেখছে কয় যে পীরের কাছে মুড়ি দেওয়া ফরজ এরপর দুইজন পীর হইলে দুই পীরে দুই ডানা ধরে বেশ তৈরি যাইবে লেখছে পীরের কাছে মুড়ি ধোয়া ফরজ নিচে লেখছে যদি কারো দুইজন পীর হয় উর্দু লেখছে দো পীর দো ডানা পাকারকে বেস্ট মেলে জায়গা কুই হরজ নেহি আর বাংলা অনুবাদ লেখছে দুই পীরে দুই ডানা দুটি বেস্ট লইয়া যাবে কোনো অসুবিধা নাই আমার ভাইরা আর কত পর্ব এখানে অনেক বই আছে নামাজ লাগে না রোজা লাগে না আলাদা ধর্ম আমি সেজন্য বলেছি এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত মুসলমানদেরকে কোরআন হাদিস থেকে সরাইয়া একটা সুফিবাদী ভিন্ন ধর্ম লাগাইয়া দাও তাহলে হবে কি এরা ওইগুলো নিয়ে থাকবে আর মুসলমান যারা কোরআন হাদিসের কথা বলে ওদেরকে কালারিং করো মৌলবাদী বলো জঙ্গিবাদী বললো এরকম হবে কট্টরপন্থী বলো এই সব কিছু চক্রান্ত আছে আমার কাছে খ্রিস্টানদের বর্তমানে হুদিদের একটা চক্রা গ্রুপ আছে এটার নাম র্যান্ড র্যান্ড ইনস্টিটিউট আমেরিকার একটা গোপন সংগঠন এদের কাজই হল মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন রিপোর্ট তৈরি করে আমেরিকার সরকারকে দেওয়া সেই রিপোর্টে বলা হয়েছে এটা দুই সনের একটা রিপোর্ট এখানে লেখছে অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ এর ফলাফল নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনের পথ নির্দেশনা এরপরে যারা শিক্ষিত তারা বুঝবেন এগুলো যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সাথে অস্ত্রের আদর্শের একই সাথে অস্ত্রের আদর্শের এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে ওদের ভাষায় চরমপন্থী মানে যারা কোরআন হাদিসের পুরা কথাগুলো বলে এরা চরমপন্থী আর যারা কিছু বলে কিছু বলে না কিছু বাদ দেয় এরা নরমপন্থী এরা কি নরমপন্থী মডারেট মুসলিম এই চরমপন্থী আর নরমপন্থী মৌলবাদী আর মডারেট মুসলিম ভাগ করেছে লেখছে যে চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা অখ্যাত করতে হবে তার মানে ওরা কালারিং করবে এরা ওহাবি এরা রসুদের আশেক না এরা ইসলামের দুশ্মন এইভাবে একটা কালারিং করে দিবে এরপরে লেখছে নাইন ইলেভেন আক্রমণের পরে বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পর আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে সেনায়ু যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নজিরবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকার সামরিক মনস্তান্ত্রিক অভিযান এবং সিআইএ এর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম রেডিও টিভি সংবাদপত্র এবং বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে এমন এক প্রচার অভিযানে যার লক্ষ্য শুধুমাত্র মুসলিম সমাজকেই নয় ইসলামকেও প্রভাবিত করা এরপরে লেখছে ওয়াশিংটন গোপন ভাবে কমপক্ষে চল্লিশটি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য মুসলিম স্কুল কোর্স চালুর জন্য অনুদান প্রদান করেছে মুসলিম বুদ্ধিজীবীদের জন্য ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার থেকে সাহায্য দেওয়া হচ্ছে মসজিদ নির্মাণের জন্য এশিয়ান কোরআন রক্ষার জন্য এমনকি ইসলামী স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য যে কারণে আপনারা দেখেছেন ইমাম প্রশিক্ষণের সমাপনী দিবসে আমেরিকান সৈনিকরা নর্তুকে নেচেছে গান গাইল ইমামদের সামনে ঠিক না তো যাই হোক এতক্ষণ পর্যন্ত আমি যে বিষয়গুলো আলোচনা করলাম অনেক জরুরি কথা আজকে ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদের মধ্যে এই যে সার পোকা তৈরি করা হয়েছে এই জন্য ইসলামের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে কিছু অমৌলিক কাজের মধ্যে জড়িয়ে দেওয়া হচ্ছে এই জরুরি বিষয়গুলো আলোচনা করা হলো আরো অনেক আলোচনা আছে সময় অনেক হয়ে গেছে আপনাদেরও কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে তারপরও মনের ব্যথা ছিল এজন্য বললাম সহি কথা বললে অনেকে কষ্ট পায় আর একে আছে বাপ দাদার যুক্তে করে আসছি এগুলো আছে আমাদের এই সমাজেও আছে এই কথাগুলো কুফফারদের কথা বাপ দাদার যুগ থেকে করে আসছি এটা দলিল না দলিল কোরআন হাদিসে কি আছে আগের যুগে কোরআন হাদিস কয়জন পড়ছে এখন আলেম আছে ঘরে ঘরে মুক্তি আছে কোরআন হাদিস জিজ্ঞেস করেন কোরআন সুন্না যা থাকবে এটা পালন করব যা থাকবে না পালন করব না ঠিক কিনা যত বড় আলেম করুক যত বড় বুজুর্গ করুক যদি কোরআন হাদিসে না থাকে মানা যাবে কোরআনে স্পষ্ট আয়াত আছে আমরা এই প্রতিজ্ঞা করব দীর্ঘ আলোচনা হয়েছে আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমাকে তফিক দান করুন আমিন আগামী দিনে মাহফিল আলী হোসেন সাহেব আসবেন তিনি আর বাকি আলোচনাগুলো করবেন আমি মূলত আজকে আলোচনায় দুইটা সাইডে একটা হচ্ছে কোরআন যে একটা কমপ্লিট সংবিধান কোরআনে আইন আছে সে আইনগুলো আমরা অমান্য করছি আবার দাবি করছি মুসলিম আর দ্বিতীয় পর্যায়ে আমি দেখাইলাম যে কোরআনটাকে বিকৃত করেছে একদল এক শ্রেণী আলেম সব আলেমদের কথা বলছিলাম আমি এক শ্রেণী আলেম আমাদেরকে তাদের থেকে সাবধান থাকতে হবে কোরআন হাদিসকে সহিভাবে মানতে হবে আল্লাহ সুবাহান আমাদের সকলকে বিষয়গুলোকে বোঝার এবং আমাদের তফিক দান করুন আখর দাওয়ান আলমিন